الرحمن الرحيم ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا الحمد لله আল্লাহ পাক সুবহানাহু তাআলার সকল প্রকারের শুকরিয়া ও প্রশংসা তিনি আমাদেরকে দারসুল কোরআনে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য রব্বুল আলমিনীর শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি এখানে উনত্রিশ নাম্বার আয়াত তেলাওত করেছি যেখানে আল্লাহ পাক সুবাহান ঘোষণা করছেন তুমি তোমার হাতকে গলার সাথে ঝুলিয়ে রেখো না এবং এটা একেবারে উন্মুক্ত করে দিও না তাহলে তুমি তিরস্কৃত ও আফসুসকারী হবে এখানে আল্লাহ সুবাহানা আরেকটি নির্দেশনা প্রদান করছেন সেটা হলো ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনের জন্য নির্দেশ প্রদান করছেন একেবারে কৃপণতা করে নিজের হাত থাকে আবদ্ধ করে রাখা যাবে না আবার যেখানে সেখানে খরচ করে দিয়ে নিঃস্ব হয়ে আবার নিজেকে এমন কঠিন অবস্থাও ফেলে দেওয়া যাবে না যে অবস্থায় পতিত হলে মানুষ তিরস্কার করে এবং নিজেও এজন্য অনুসূচনা করে এমন অবস্থার মধ্যে যাতে না পড়ে দুইয়ের মাঝামাঝি নির্দেশনা আল্লাহ সুবাহ দিয়েছেন মানুষের সকল প্রকারের খরচ করার ব্যাপারে আল্লাহ যারা খরচ করে খরচ করার সময় তারা অপচয় করে না আবার একেবারে বন্ধ করে রাখে না এরা দুইয়ের মাঝামাঝি প্রতিষ্ঠিত থাকে প্রত্যেকটা মুমিনদের গুণের মধ্যে আল্লাহ পাক এই ঘোষণাটা দিয়েছেন খরচ করার ব্যাপারে কৃপণতা করা যাবে না প্রয়োজনের সময় প্রয়োজন অনুপাতে খরচ করতে হবে নিজের সাধ্য অনুযায়ী যখন প্রয়োজন সেই প্রয়োজনে খরচ করার জন্য করতে হবে সেখানে কৃপণতা করা যাবে না কৃপণতা মানুষকে শিক্ষা দেয় শয়তান শয়তান মানুষকে কৃপণতার শিক্ষা দেয় সে মানুষকে উদ্বুদ্ধ করে যে খরচ করলে তুমি দরিদ্র হয়ে যাবে শয়তান মানুষকে দরিদ্র হওয়ার ভয় দেখায় আর এই জন্য মানুষকে খরচ করা থেকে বিরত রাখে আর এই কৃপন কে আল্লাহ পছন্দ করেন না শেখ সাদি বলছেন বকিল আর বুবদেশে বাহারে বলেন বেহেস্তি নাবাসদ খবর কৃপন যদি আবাদতি করে জল স্থল সবগুলো পূর্ণ করেও দেয় তথাপিও সে বেহেস্তি হবে না জান্নাতে যাবে না তা কারণে সেই কৃপণ লোক মূলত শয়তানের নির্দেশনায় তা সে কৃপণতা করে কৃপন হলো ওই ব্যক্তি যে নিজের উপার্জিত সম্পদ নিজেও সঠিকভাবে বুক করে না নিজের পরিবার পরিজনকেও বুক করতে দেয় না তার এই সম্পদের উপর আরো অনেকের পাওনা আছে তার পিতা মাতা নিকটাত্মীয় স্বজন এটি মিসকিন মুসাফিরের পাওনা আছে তাদের পাওনাও পরিশোধ করে না সে শুধু সেগুলো গুনে গুনে জমা করে রাখে তার কারবারটাই হলো সব সময় তার হিসাব করে তার কি পরিমাণ উপার্জিত হলো পরিমাণ তার সঞ্চিত হলো সেই সঞ্চয়গুলো শুধু হিসাব করে করে জমা করে রাখে খরচ করে না এই সম্পদ থেকে সে জাকাত প্রদান করে না কারণ জাকাত দিলে তার সম্পদ কমে যাবে এই ভয়ে যেমন আল্লাহর ফরজ হুকুম জাকাতটাও আদায় করে না অন্যান্যদের যে পাওনা আছে তার সম্পদের উপর সেই পাওনাগুলোও পরিশোধ করে না আর নিজেও সেগুলো তাকে আল্লাহ যেই পরিমাণে নিয়ামত হিসেবে সম্পদ দিয়েছেন সেইগুলো ভোগ করবে করে আল্লাহ শুক্রিয়া আদায় করবে তাও সে করে না শুধু জমায় মূলত সেই হলো কৃপন আল্লাহ তার কোন বান্দাকে যখন নিয়ামত দান করেন তার নিয়ামতের বাহ্যিক প্রকাশ গোটাকে তিনি পছন্দ করেন সেই নিয়ামত পাওয়ার পর তার মধ্যে ওই নিয়ামতের বাহ্যিক প্রকাশটা আল্লাহ পছন্দ করেন যাকে আল্লাহ সম্পদ দেন সেই সম্পদ সে সেইভাবে ভোগ করবে বাহ্যিক প্রকাশটা তো এক হলো সে তার সম্পদ যদি আল্লাহ প্রচুর পরিমাণে দেন তার খাবারের মানগুলো সেই মানে হবে সে ভালোভাবে খাবার দাবার নিজে খাবে নিজের পরিবার পরিজনকে খাওয়াবে নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে খাওয়াবে তাদের হক আর যাদের আছে তার পিতামাতা আত্মীয় স্বজন নিকটতম আরো যারা আছে তাদের সকলকেও এখান থেকে সে তাদের অবুক্ত রাখবে না তাদেরকে উন্নত মানের খাবারই দিবে দরিদ্রের মতো দিবে না তার পোশাক পরিচ্ছদ এগুলোর মধ্যে আল্লাহর নিয়ামতের সুক্রিয়ার স্বরূপ সে উন্নত সে পোশাক পরিচ্ছদের মাধ্যমে তার এটা প্রকাশ ঘটাবে তার দান খৈরাতের মধ্যেও এটা প্রকাশ ঘটাবে মানুষকে দেওয়ার সময় দরিদ্রের মতো দিবে না হয়তো কেউ পাঁচ টাকা দেয় সে যদি সম্পদশালী বেশি থাকে সে পাঁচশো টাকা দিবে কম দিবে কেন তার সকল ক্ষেত্রে তার সেই সুক্রিয়া আদায় তার বাহ্যিক প্রকাশটা করবে তার আমলের মাধ্যমে এগুলো ব্যবহারের মাধ্যমে যত জনের হক আছে সকলের হক সে আদায় করবে উত্তম ভাবে আদায় করবে কম করে নয় এইভাবে তার নিজের ভোগের ব্যাপারে পরিবার পরিজনের ব্যাপারে সকল ক্ষেত্রে সে এমন ভাবেই করবে তার সম্পদ অনুপাতে সেইভাবে করবে যেহেতু একজন দরিদ্র ব্যক্তি একটু অল্প পরিমাণে দান করে সেও যদি অল্প পরিমাণ দান করে তাহলে তো আল্লাহ সুক্রিয়ার বাহ্যিক প্রকাশ ঘটলো না তারা আল্লাহ বেশি দিয়েছেন সে অনুপাতে দেবে হিন্দা রাসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলেছিলেন যে আমার স্বামী আবু সুফিয়ান তো কৃপন মানুষ আমি তার সম্পদ থেকে তার ছেলে মেয়ের জন্য যদি আমি তার অনুমতি ছাড়া খরচ করি আমি এটা পারবো কিনা তখন তিনি বলেছিলেন যতটুকু প্রয়োজন ততটুকু তুমি করতে পারো সে কি কর এমনি ফাতিমা বিনতে কায়েসকে বিয়ের প্রস্তাব দিয়েছিল রাসুল্লাহ সাল্লামের কাছে যখন ফাতিমা বিনতে কায়েস পরামর্শ চাইলেন যে আমার তো ইদ্যত পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে আমাকে তিনজন লোক প্রস্তাব দিয়ে দিয়েছেন এর মধ্যে আবু সুফিয়ান একজন তখন তার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম বললেন যে সে তো কৃপন মানুষ তার সম্পদ থেকে তার পরিবার পরিজনদের জন্য খরচ করে না আরেকজনের কথা বললেন যে সে তো তার কাছ থেকে লাঠি নামাই না বউ পিটাই আর উসামার কথা বললেন যে উসামা প্রস্তাব দিয়েছে তার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম খুব প্রশংসা সুযোগই বললেন উসামা উসামা উসামা তিনবার বললেন কথা তাকে সমর্থন করলেন এবং ফাতেমা বিন কায়েস সে উসামাকেই বিয়ে করলেন এবং উসামা বিয়ে করার পর তিনি বলছেন এত প্রাচুর্যের অধিকারী হলেন যে অনেকেই অনেকেরই ঈর্ষার পাত্র হয়ে গিয়েছিলেন আল্লাহ এমন বরকত দিয়েছেন তো এখানেও দেখা যায় যে আবু সুফিয়ান এর তার কথাটা এটা বলেছেন সে তার নিজের পরিবার ছেলে মেয়ে স্ত্রীর জন্য প্রয়োজন মাফিক খরচ করে না তো এইভাবে তার বাহ্যিক প্রকাশটা হলো যাকে যেই পরিমাণ আল্লাহ দিয়েছেন সম্পদ তার বাহ্যিক প্রকাশটাও অনুরূপ হবে যতটুকু আছে এতটুকু সেই অনুপাতে হবে এটা আল্লাহ সুক্রিয়া তার এর মাধ্যমে আল্লাহ সুক্রিয়া আদায় করা হবে তো এখানে যারা নিজের হাতটাকে গলার সাথে ঝুলিয়ে রাখে অর্থাৎ আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন খরচ করে না তাদের ব্যাপারে সরাসরি নির্দেশ প্রদান করেছেন তুমি তোমার হাতটাকে গলার সাথে ঝুলিয়ে রেখো না অর্থাৎ কৃপণতা করো না যে হাতটাকে কেন আবদ্ধ করে গলার সাথে ঝুলিয়ে রেখে দিলা সেখান থেকে খরচ করবা না এটা করতে পারবা না নিষেধ করে দিয়েছেন আবার এটাও বলেছেন এবং এমন ভাবে হাতটা বিছিয়ে দিও না যে একেবারে যেন সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছ অর্থাৎ যা আছে সব তুমি দিয়ে দিলাম শেষ পর্যন্ত নিজেরও খাবার থাকবে না চলার মতো থাকবে না নিজের পরিবার পরিজনের জন্য থাকবে না এরপর লোকজন তাকে তিরস্কার করবে এটার অর্থ এমনও যে তার এই দান খয়রাত গুলো কোন পর্যায়ের যে এইভাবে উন্মুক্ত করে দেওয়াটা যে যদি তার সম্পদ সে অবৈধ উপায়ে খরচ করে অবৈধ পথে খরচ করে তাহলে সেটা কুল্লাল বাস্ত যেটা বলা হয়েছে সেই পর্যায়ে পড়বে আর যদি সে বৈধ উপায়ে তার সমগ্র সম্পদ দিয়ে দেয় সেটা এই নিষেধাজ্ঞায় পড়বে না রাসুল্লাহ সাল্লু মসজিদে আসতে একদিন দেরি হলো লোকজন অপেক্ষা করছেন সালাতে দাঁড়িয়ে সবাই চিন্তায় পড়ে গেলেন আসছেন না কেন এরপর বেলাল গেলেন দেখলেন যে রাসুল্লাহ সাল্লাম খালি গায়ে বসে আছেন গায়ে কাপড় নাই এর কারণ হলো যে এক মহিলা তার ছেলেকে পাঠিয়েছে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে যে তুমি গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে একটি জামা ছাও আমার জন্য তিনি যেন একটা জামা আমাকে দেন তখন ছেলেটাকে তিনি পাঠিয়ে দিলেন যে আমার কাছে তো গায়ে যে জামাটা আছে এটা ছাড়া আর কোনো জামা নাই তবে জামা আমার কাছে আসলে তোমার আমার জন্য আমি পাঠাবো ছেলেটিকে তার মার কাছে যখন বললো তখন মা বলে দিল যে রাসুল সাল্লামের গায়ে যে জামাটা আছে গিয়ে বলো ওটি আমাকে দিয়ে দেওয়ার জন্য তখন ওই ছেলেটি আসলো এসে বললো যে আমার আম্মা বলে দিয়েছেন যে আপনার গায়ে যে জামাটা আছে সেটাই দিয়ে দেওয়ার জন্য তখন তিনি সেই জামাটা খুলে দিয়ে দিলেন এখন ওনার গায়ে আর কোন জামা নাই এই জন্য মসজিদে আসতে পারতেছেন না তো রাসুল্লাহ সাল্লামের কাছে কেউ কিছু চাইলে তিনি ফিরিয়ে দিতেন না থাকা সত্ত্বে নাই একটাই জামা কিন্তু এরপরও যখন ওইটাই দাবি করে বসলো ওই মহিলা কি জন্য চেয়েছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের গায়ের জামা তার বরকতের জন্য সে চেয়েছিল অন্য কিছুর জন্য নয় এইভাবে দিয়ে দিলেন কিন্তু এটা কিন্তু তিরস্কারের বিষয় নয় কারণ এইভাবে কেউ যদি হালাল পথে দান খয়রাত করে সোহাবের কাজে দান খয়রাত করে আর এইভাবে তার সম্পূর্ণ সম্পদ সে খরচ করে দেয় সেটা এই পর্যায়ে পড়বে না কিন্তু এটা হলো যে অবৈধ পন্থায় অপ্রয়োজনে যে খরচটা না করলেও চলে যে খরচটা না করলেও চলে এমন খরচ না করা অহেতুক খরচ না করা অপ্রয়োজনে খরচ না করা এটা এই জন্য যে পরের দিন যখন আর থাকবে না তখন নিজে আফসুস করবে লোকজন তাকে তিরস্কার করবে তার তো ছিল কিন্তু অপ্রয়োজনে খরচ করে ফেলেছে যে খরচটা না করলেও চলত তার একান্ত প্রয়োজন এটা ছিল সেই প্রয়োজনের জন্য রাখলো না সে নিঃস্ব হয়ে গেল লোকজন তিরস্কার করবে আর সেও তখন আফসুস করবে যে হ্যাঁ আমি কেন ওইটা ওই খরচটা করে ফেললাম যদি এটা না করতাম তাহলে তো আমি আজকে এই ধরনের সমস্যায় পড়তাম না এটা সে নিজে আফসুস করবে এটা হইল মাহসুর তো এইভাবে সম্পদ খরচ করার ব্যাপারে আল্লাহ এখানে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা তুলে ধরেছেন এটা যেমন একজন ব্যক্তির জন্য তেমনি ভাবে একটি রাষ্ট্রের জন্য রাষ্ট্র তার বায়তুল মালের সম্পদ যেমন অপচয় করবে না সেখান থেকে বিনা প্রয়োজনে খরচ করবে না সেখান থেকে কোনো ধরনের আত্মসাতের সুযোগ দেবে না লুটপাটের সুযোগ দেবে না এটা পবিত্র আমানত অনুরূপভাবে রাষ্ট্রের জনসাধারণের প্রয়োজনে খরচ করতেও সে কৃপণতা করবে না প্রয়োজন মাফিক সম্পূর্ণ খরচ করবে রাসুল্লাহ সাল্লাই আলাইসাল্লামের কাছে যখন বিভিন্ন সময়ে জাকাতের মাল আসত গনিমতের মাল আসত তখন মদিনায় যারা ছিলেন সংবাদ পাওয়া মাত্রই তারা আসতেন যেখানে পাওয়া যাবে রাসুল উল্লাহ সাল্লাম দিতে থাকতেন যতক্ষণ থাকতো এমনকি শেষ পর্যন্ত সম্পূর্ণ বন্টন করে তিনি একেবারে খালি করে দিতেন যতক্ষণ আছে সকলের প্রয়োজনে তা দিয়ে দিতেন কারণ সেই সময় মানুষের সেই নিধি মানুষের সংখ্যা বেশি ছিল প্রয়োজন ছিল প্রয়োজন অনুপাতে দিয়ে দিতেন জমা রাখতেন না এখন বর্তমানে যে অবস্থাটা আমি ওই সেদিনও ওই তাবজিরের আলোচনায় আমি বলেছি এখানে রাষ্ট্র কৃপণতা করছে একটা ক্ষেত্রে আর লুটপাট করছে অন্য ক্ষেত্রে আপনারা দেখছেন যে মসজিদ সমূহের জন্য একশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল এর এরশাদ সরকারের আমলে এটা মাফ করে দেওয়া হয়েছিল মকুব করে দেওয়া হয়েছিল এই হাসিনা সরকার এটা বাতিল করে দিয়েছে যে মসজুদ মসজিদ সমূহের বিল এখন বিদ্যুৎ বিল দিতে হবে এইভাবে যতগুলো ইসলামের খেদমত হতে পারে এমন যে বাজেটগুলো করার মতো একটিও করছে না সরকার এগুলো থেকে সম্পূর্ণ কৃপণতা করছে আর যত হারাম কাজ আছে সেই হারাম কাজের জন্য শত শত কোটি টাকা তারা লুটপাটের সুযোগ করে দিচ্ছে বরাদ্দ দিচ্ছে বিভিন্ন বাহানায় সকল প্রকারের লুটপাট গুলো চলছে দেশের গোটা সম্পদকে যারা ক্ষমতায় যায় যা তাদের বাবার সম্পদ উত্তরকারী উত্তরাধিকারী সম্পদ মনে করে তারা নিজেরা ভাগ বন্টন করে খায় আর দেশের মানুষ বঞ্চিত শোষিত নিগৃহীত অবস্থায় জীবন যাপন করে কত অসহায় মানুষ এই যে এখন প্রচন্ড শীত এই শীতের মধ্যে রাস্তায় বসবাস করে ঘর নাই কত মানুষ আছে তার শীত নিবারণের জন্য তার শীতের কাপড় নাই কত মানুষ অসহায় অবস্থায় বসবাস করছে আর যারা রাষ্ট্র ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে তারা হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছে এইসব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে এইভাবেই তারা এই সম্পদটাকে তারা একদিকে কৃপণতা করছে মানুষের প্রয়োজনে খরচ করা থেকে অন্যদিকে তারা লুটপাট করে দেশের সম্পদটাকে তারা ধ্বংস করে দিচ্ছে আর পরিণামে বাধ্য হচ্ছে অন্যান্য দেশ থেকে সুদের উপর ঋণ আনতে এই গত বছরের পরিসংখ্যান অনুযায়ী এদেশের প্রতিটি সন্তান এখন জন্ম নেয় প্রায় এগারোশো ডলারের ঋণ মাথায় নিয়ে জন্ম নেওয়ার সাথে সাথে তার মাথায় এগারোশো ডলারের ঋণ তার মাথায় চেপে বসে এই পরিমাণে ঋণ করে রেখেছে সরকার সে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করা তো দূরের কথা এই হাসিনা সরকার ঋণের কিস্তি দিতে পারে না বরং সে ওই ঋণের যে সুদ সেই সুদটা দিয়ে শুধুমাত্র রিশিডিউলিং করে চলেছে সব রিশিডিউলিং এর মাধ্যমে শুধু সুদ পরিশোধ করে যাচ্ছে আর সুদ পরিশোধ বাবদ এদেশের জাতীয় সম্পদের গুরুত্বপূর্ণ একটা অংশ সুদের বাবদ আদায় করা হচ্ছে অথচ যদি তারা চুরি না করত লুটপাট না করতো তাহলে বিদেশ থেকে কোন প্রকারের ঋণ আনার প্রশ্নই ছিল না দেশ সম্পূর্ণ স্বনির্ভর হয়ে যেত কিন্তু এই সুযোগ না দিয়ে তাদের লুটপাটের কারণে শুধুমাত্র ঋণ করতে হচ্ছে এই পরশুদিনও মনে হয় শুনেছেন যে জাতীয় সংসদের স্পিকার কি বলেছেন যেই পরিমানে দুর্নীতি হয় সেই দুর্নীতির টাকা দিয়ে প্রতি বছর একটা পদ্মা সেতু করা যেত উনি হয়তো কম বলেছে অন্তত এটা তো বলেছে তাহলে ওই বিশ্ব ব্যাংক লোন দিল না এই জন্য পদ্মা ব্যাংক ব্রিজ হচ্ছে না এটা কেন মানে কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন নাই এরা যে টাকাটা দুর্নীতি করে ওই টাকা দিয়ে যদি প্রতি বছর একটা হয় অর্থনীতির যদি পুরো যদি অ্যাসেসমেন্ট আমরা করি আমরা এদেশের অর্থনীতির যে মিনস মেটেরিয়ালস যতটুকু আছে যেই পরিমাণ সোর্স আছে সেই পরিসংখ্যানটা যদি আমরা করি তাহলে দেখব যে এদেশের মানুষ যদি একশো কোটি হয় তবু এদেশের মানুষের অভাব থাকবে না এদেশে এই পরিমাণের সম্পদ আছে এই পরিমাণের সম্পদ দিয়ে এদেশকে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী দেশ হিসাবে যেমন গড়ে তোলা যাবে সাথে সাথে দুনিয়ার বঞ্চিত শোষিত সকল মানুষের জন্য খরচ করা যাবে কারো কাছ থেকে ওই ভিক্ষা পাওয়ার জন্য জুলি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হবে না যেমন আজকে যারাই ক্ষমতাসীন হয় তারা ভিক্ষার জুলি নেওয়ার জন্য তারা এটা খুব বেশি পছন্দ করে এটা পছন্দ করে এই জন্য যে ভিক্ষার জুলি নিয়ে তারা যা ভিক্ষা পায় এই ভিক্ষাটা তারা নিজেরা ভাগ বন্টন করে খায় এটা কোথাও খরচ করার প্রয়োজন হয় না এটা শুধুমাত্র ভিক্ষা এটা তো শুধুমাত্র শো অভাব অনটন তারা সবসময় দেখায় প্রদর্শন করে অর্থ হলো যে যারা দিতে চায় তারা যেন তাদের জুড়িতে কিছু দেয় দিলে পরে তারা এখান থেকে যা আছে ওটাতে তারা সন্তুষ্ট না আরো চায় এইগুলো হলো সরাসরি এই ভারসাম্যহীন অর্থনীতির একটা চিত্র আর এখানে আল্লাহ দিচ্ছেন পরিপূর্ণ একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির ব্যবস্থা যেখানে অপচয় করা হবে না আবার কৃপণতাও করা হবে না কৃপণতা এবং অপচয়ের মাঝামাঝি অবস্থানে মধ্যম পন্থা অবলম্বন করলে মানুষ কোনোদিনই তিরস্কৃত হয় না আর নিজেও অনুসূচনা করে না এ থেকে বাঁচতে পারে তাহলে অর্থনীতিটা হবে সম্পূর্ণভাবে ভারসাম্যপূর্ণ অর্থনীতি এটা যেমন ব্যক্তির ক্ষেত্রে তেমনি রাষ্ট্রের ক্ষেত্রেও সেখানে কৃপণতাও করা যাবে না প্রয়োজন যতটুকু খরচ করার সেখানে খরচ করতে হবে আর যেখানে এই খরচটা না করলে চলে ওই খরচ থেকে বিরত থাকা দরকার কারণ আজকে বিরত থাকলে আগামী দিনে ওই এটা এত প্রয়োজন হয়ে যাবে যে অত্যধিক প্রয়োজন হয়ে যাবে মন খরচের তখন হয়তো সম্পদ থাকবে না এই জন্য অপ্রয়োজনীয় খাতে খরচ না করা একান্ত প্রয়োজনীয় খাতে খরচ গুলো করা আপনারা দেখছেন যে ঢাকা শহরে আলাদা আলাদা যেমন আলাদা সরকার দেশের মাঝে সিটি কর্পোরেশন ঢাকা শহরে রাস্তাঘাট তৈরি করে সুন্দর করে রাস্তাটা তৈরি করে শেষ করে দিয়েছে হয়তো দেখবেন যে ওই এক মাসের ভিতরে বা এক সপ্তাহের মধ্যেই আবার ওই রাস্তাটা কুড়াকুড়ি শুরু হয়েছে কাটটা একেবারে বড় বড় খালের মতো তৈরি করছে কারা করছে হয়তো ওয়াসা করতেছে নতুবা টিএনটি করতেছে নেশা করতেছে এরা অনেকে অনেক এরা প্রয়োজন তারা আগে থেকে তারা বাজার করে রেখেছে ওই সময় করবে কিন্তু এটাতে সমন্বয় যদি থাকতো তাহলে এই ধরনের অবস্থাটা হতো না এটা একই দেশ একই সরকারের অধীনে আলাদা আলাদা ডিপার্টমেন্ট তার স্বাধীনভাবে চলে কেউ সাথে কার সম্পর্ক নাই একজনে গড়ে আরেকজনে ভাঙ্গে আর ওই ভাঙ্গা গড়ার মধ্যে সারা জীবন চলতেছে এটা আর কোনোদিন উন্নত হয় না কারণ এখানে সরকারের ভুল নীতির কারণে এমনটি হচ্ছে এই সবগুলো ওয়াসা ডেসা টিএনটি যা কিছু আছে সবগুলো যদি সিটি কর্পোরেশনের অধীনে থাকতো তাহলে এক পরিকল্পনায় কাজ হতো ডিপার্টমেন্ট আলাদা কাজ করুক এক্সপার্টটা আলাদা কিন্তু নিয়ন্ত্রণ হবে একটি ডিপার্টমেন্ট দ্বারা তাহলে সেটা প্লেন থেকে কাজ করা যাবে এটা ধ্বংস হবে না এখানে একদিকে যখন তারা প্রয়োজনে খরচটা করছে রাস্তাটা তৈরি করছে আবার প্রয়োজনে এটাকে কাটছে এই যে প্রয়োজনটা সামনে রেখে এই যে ভাঙ্গা আর গড়া এটা চলতেছে এটা আর শেষ হয় না কোনোদিন এতে করে দেশের সম্পদের অপচয় হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হচ্ছে দেশের সম্পদ নষ্ট হচ্ছে এখানে আর এই সুযোগে সকলগুলো ডিপার্টমেন্ট তারা তাদের পকেট ভারী করছে প্রত্যেকে তারা চুরি করার সুযোগ পাচ্ছে প্রতিটা অ্যালটমেন্ট মানি মনে করবেন এখানে আমাদের ফিফটি পার্সেন্ট তাদের জন্য নির্ধারণ করে তারা রেখে দিয়েছে ভাগ বন্টন করে নিবে প্রত্যেকেই এই ধরনের ভারসাম্যহীন অর্থনীতি এ দেশকে ধ্বংস করে দিচ্ছে দেশকে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে না আর যারা রাজনীতি করে এরা হলো সবচেয়ে বড় চুর এবং ছাটার দল আজ পর্যন্ত কোনো ইমানদার সৎ মানুষ এদেশের রাজনীতি এখন পর্যন্ত দেখা যায়নি যারা আছে সকলেই চুর আর চাঠার দল এরা যখনই সুযোগ পায় যেখানে সুযোগ পায় সেখান থেকে তারা লুটপাটের চিন্তাটা আগে করে আর লুটপাটের জন্য সকল পরিকল্পনা তৈরি করা হয় যত প্রকারের প্রকল্প আছে সকল প্রকার প্রকল্পের উদ্দেশ্যই হলো লুটপাট দেখবেন যে সরকারের শেষ দিককাল আসলে পরে মন্ত্রী এমপিদের জন্য বিশেষ বিশেষ বরাদ্দ থাকে তাদের এলাকার উন্নয়নের নামে ওই কাবিখা টিয়ার সেগুলো অনেকগুলো প্রজেক্ট এগুলো তো জানেন যে এইগুলোতে কোনো প্রকারের কাজ হয় না শুধুমাত্র কাগজ কলমে প্রকল্প তৈরি করা হয় আর প্রকল্প তৈরি করে প্রকল্প অফিসার তার একটা ভাগ থাকে আর ক্ষমতাসীন যারা আছে তাদের সকলের মধ্যে ভাগ বন্টন হয় এটা মন্ত্রী এমপি সকলের থেকে ভাগ পায় তারা দেওয়ার সময় বন্টন করে দেয় এখানে দেখবেন শত শত কোটি টাকার প্রকল্পগুলো থাকে এইভাবে দেশের সম্পদ সকলে লুটপাট করে খাচ্ছে ইসলামী রাষ্ট্র হলে এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যাবে কাজের ক্ষেত্রে সকল ডিপার্টমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণভাবে একটা ভারসাম্যপূর্ণ প্রশাসনিক সিস্টেম চালু করা হবে খরচের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ভারসাম্যপূর্ণ অবস্থা রক্ষা করা হবে এখানে সকল ডিপার্টমেন্টই স্বয়ং সম্পূর্ণভাবে তারা আলাদা কিছু করতে পারবে না সবকিছু নিয়ন্ত্রিত হবে এক কেন্দ্রিক কার কর্ম বাস্তবায়ন করার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে কিন্তু পলিসি মেকিং করা এখানে ডিস্ট্রিবিউশন সিস্টেম সবগুলো থাকবে এক কেন্দ্রিক এক কেন্দ্রিক যদি না হয় অনেকগুলো সমস্যা হয় দেখবেন রাস্তাঘাটের উন্নয়নের কার্যক্রম শুরু হয় মূলত বর্ষাকালে অথচ এটা প্রয়োজন হলো শুকনার সময়ে বর্ষাকালে রাস্তাঘাটের যে সমস্যাটা হয় মনে করেন আপনার যে ভিটামিন দিয়ে যে কার্পেটিং করা হয় বা শিলকুট করা হয় এটা করতে হয় সম্পূর্ণভাবে ড্রাই সিজনে পানিতে এটার কোনো কার্যকারিতা নাই ভিটামিনের মধ্যে পানি লাগলে এটা মনে করবেন এটা শেষ এটার আর কার্যকর্তা নাই এই ভিটামিন যখন কার্পেটিং করা হলো এরপরে রুলার চালানোর পরে এর উপর অন্তত পক্ষে একটা মাস রুদের প্রখর রুদের দরকার তার সাথে সেটিং এর জন্য এরপর যদি বৃষ্টি হয় সমস্যা নাই কিন্তু বৃষ্টির পানি যদি এর মধ্যে জমা থাকে তাহলে এটা কিন্তু যে কোনো সময় হোক এটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে আর ভিটামিনের কার্যকারিতা নাই এটা শেষ হয়ে যাবে পানি জমাট পানির মধ্যে থাকলে ভিটামিনের কোনো কাজ করে না এতে করে ওই শিলকুট উঠে যায় কার্পেটিং উঠতে শুরু করে রাস্তায় গর্ত সৃষ্টি হয় এর কারণ হলো শুধু এটাই আবার দেখা যায় যে বর্ষাকালে কাজ করার কারণে এই মাত্র আজকে কাজ করে গেল কালকে বর্ষা শুরু হলো পানি জমে গেল দেখবেন সাথে সাথে এক সপ্তাহের মধ্যে আবার কার্পেটিং উঠে গেছে রিপেয়ারিং করার প্রয়োজন হচ্ছে আবার এটার কারণ শুধুমাত্র পানির কারণে কারণ পানির সাথে এটার বিরোধ বিটুমিনের সম্পর্ক পানির সাথে নাই অথচ এটা সবাই জানে সব ইঞ্জিনিয়াররা জানে কিন্তু জানার পরও তারা বর্ষাকালে কাজটা করে কারণ বর্ষাকালে করলে ওই ছয় মাসের মধ্যে এটা নষ্ট হয়ে যাবে আবার নতুন করে টেন্ডার দিতে হবে আবার কাজ করা লাগবে আবার ভাগ পাওয়া যাবে ওই প্রতি প্রত্যেক বছরই তারা আলাদা আলাদা কাজ করার পরিকল্পনা করে এই কাজটা করে যদিও সিটি কর্পোরেশন তারা বলে বা যে রোডস অ্যান্ড হাইওয়ে এরা বলে যে বৈদেশিক সাহায্য নাকি সার করে জুনের মাসে বছরের শেষে নাকি বৈদেশিক যে সাহায্যগুলো দেয় সেগুলো সার করে এই জন্য তারা বাধ্য হয় বৈদেশিক সাহায্যের কি প্রয়োজন দেশের সম্পদ দিয়ে সবগুলো করা সম্ভব চুরি ছেড়ে দাও যারা চুরি করে সে কয়েকটাকে ধরে ধরে রাস্তায় লটকিয়ে দিলেই হয় যারা এই চুরি করে প্রকল্প তৈরি করতে তারা যে এস্টিমেট করে সেই ইঞ্জিনিয়ার গুলো কয়েকগুলোকে ধরে ধরে রাস্তায় লটকাই দিলে যে কন্ট্রাক্ট গুলো ওইখানে লুটপাট করে যে রাজনীতিবিদরা লুটপাট করে এদের ধরে ধরে কিছু সংখ্যক রাস্তায় লটকাই দিলে কি হয় কয়েকশো হয়তো এখানের মধ্যে ঝুলে ঝুলে রাখি দিলে দেশের কোটি কোটি মানুষের কল্যাণে এদেরকে হত্যা করা প্রয়োজন দেশের কুটি কুটি মানুষের স্বার্থে এই কয়েকটা মানুষের জীবন কোনো মূল্যবান নয় এদেরকে কয়েকটাকে হত্যা করলে বাকি গুলো যেগুলো আছে সেগুলো সহজ পথে ফিরে আসবে চুরির চিন্তা ছেড়ে দিবে বৈদেশিক সাহায্যের প্রয়োজন হবে না তখন সবকিছু ভারসাম্যপূর্ণ ভাবে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে দেশ উন্নত হবে দেশের অর্থনীতি স্বনির্ভর হবে আল্লাহ সুবাহ এখানে একটা ভারসাম্য অর্থনীতির কথাই পেশ করেছেন যেখানে অপ্রয়োজনীয় খরচ করা যাবে না আবার কৃপণতাও করা যাবে না খরচ করতে হবে কিন্তু সেই খরচটা প্রয়োজনে করতে হবে খরচ না করে সম্পদকে কুক্ষিগত করা যাবে না এর মধ্যে ভারসাম্য নিয়ে আসতে হবে ইন্না রব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু নিশ্চয়ই তোমার রব যার জন্য চান তার জন্য রিজিকটাকে প্রশস্ত করে দেন আর যার জন্য ইচ্ছা করেন সংকীর্ণ করে দেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দা সম্পর্কে গভীরভাবে তিনি জানেন এবং তাদের অবস্থা দেখেন আল্লাহ পাক সুবাহ যেখানে খরচ করারও আদেশ করেছেন প্রয়োজনীয় খরচ আর কি পূর্ণতা করতেও নিষেধ করেছেন করে তিনি বলছেন যে আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তাকে তিনি প্রশস্ত রিজিক দান করেন আর যার জন্য ইচ্ছে তিনি সীমাবদ্ধ করে দেন তার রিজিক কমিয়ে দেন তাকে সংকীর্ণ করে দেন তাহলে দেখা গেল এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তি সমষ্টিকে যে কোনো অঞ্চলের মানুষকে তিনি প্রচুর পরিমাণে রিজিক দিতে পারেন আবার রিজিককে সংকীর্ণ করে দিয়ে তাদেরকে অভাবগ্রস্ত করে দিতে পারেন সবকিছু তার হাতে যেমন ইউসুফ আলাহ ইসলামের সময়ে সাত বছরের দুর্ভিক্ষ দিয়ে যেভাবে তাদেরকে কঠিন পরীক্ষা ফেলা হয়েছিল উত্তম ফসলাদি দিয়ে সাত বছর যেভাবে তাদেরকে প্রাচুর্য দেওয়া হয়েছিল এটা আল্লাহ যখন ইচ্ছা তখন তাই করতে পারে বৃষ্টি ছাড়া কিছু হয় না আল্লাহ যদি বৃষ্টি পরিমাণ মতো না দেন অতি বৃষ্টিতেও সব ফসলাদি নষ্ট হয়ে যায় আবার বৃষ্টি না হলেও কোনো ফসল ফলানো যায় না আল্লাহ ইচ্ছা করলে অতি বৃষ্টি দিয়ে বন্যা এবং ঝড় জলোচ্ছ্বাসের হুকুম দিয়ে তিনি সবকিছু ধ্বংস করতে পারেন আবার নিরাপদ অবস্থা রেখে তিনি ফসল আদির মাধ্যমে বরকত দিয়ে মানুষকে সচ্ছলতা দান করতে পারেন সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন আমরা তো জমিনের উপরের অংশ অংশে এক ধরনের রিজিক মানুষ লাভ করে আবার জমিনের নিচেও প্রচুর পরিমাণে রিজিক মানুষের জন্য রয়েছে রিজিক শব্দের অর্থ শুধুমাত্র খাওয়ার বস্তু নয় সমগ্র সম্পদ আল্লাহর দান অনুগ্রহ রিজিক অর্থ কি আল্লাহর দান আমরা কি দোয়া করি আল্লাহ হুম্মার জুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহ তোমার পথে আমাদের শাহাদতে রিজিক দান করো এটা রিজিক অর্থ কি শাহাদত দান করো এখানে রিজিক অর্থ আল্লাহ আমাদেরকে দান করো শাহাদত তোমার পথে এটা হলো দান করা এই জন্য আল্লাহ পাক সুবাহর পক্ষ থেকে তার বান্দার জন্য যা কিছু দিয়েছেন সবকিছুই রিজিক আমরা যদি আমাদের দেশের সম্পদ রিজিক আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে দেখব যে আল্লাহ পাক সুবাহ এখানে প্রচুর পরিমাণে রিজিক দিয়েছেন সম্পদ দিয়েছেন মানুষের জন্য যতটুকু প্রয়োজন যে যে পরিমাণে প্রয়োজন যেই যেই ধরনের রিজিক প্রয়োজন সবগুলো দিয়েছেন এক সময়ে তেল গ্যাস বিদ্যুৎ এত কিছু ছিল না মানুষের এটা প্রয়োজনও ছিল না মানুষের প্রয়োজন এখন বেড়ে গেছে আর এই দেশের মাটির নিচে এই সব সম্পদ আল্লাহ এখন বের করে দিচ্ছেন প্রচুর পরিমাণে এই সম্পদগুলো এই দেশের মাটির নিচে আল্লাহ বের করে দিচ্ছেন আল্লাহ জমা করে রেখে দিয়েছেন আর মানুষকে এখন খুঁজে বের করার জন্য সুযোগ করে দিয়েছেন মানুষ এখন খুঁজে বের করছে অনেকে মনে করে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা বিদেশ নির্ভরশীল অনেকে মনে করে যেমন একটা জিনিস সেটা হলো আমাদের জ্বালানি তেল অনেকে মনে করে জ্বালানি তেলের জন্য আমরা বিদেশের উপর নির্ভরশীল এই কথাটা সম্পূর্ণভাবে একটা বানানো একটা মানুষের তৈরি করা একটা ক্রাইসিস ছাড়ার কিছু না এটা পরিকল্পিতভাবে এই ক্রাইসিসটা এদেশে সৃষ্টি করা হয়েছে বাহির থেকে কোথাও থেকে কোন ধরনের জ্বালান জ্বালানি তেল আমদানির প্রয়োজন নাই এই দেশের ভিতরে যেই পরিমানে আল্লাহ এই সম্পদ রেখেছেন সেটা এই দেশের জন্য যথেষ্ট কিন্তু সেটা যদি মানুষ তার প্রয়োজন অনুপাতে খরচ করে কিন্তু এটা তো অপচয় করা হচ্ছে ব্যাপকভাবে ভাবে যেমন মনে করেন আপনি এদেশে একজন মানুষ যদি একটি গাড়ি চালানোর প্রয়োজন হয় সে একটা গাড়ি প্রয়োজন হতে পারে কিন্তু তার সে কয়েকটি গাড়ি রাখে পাঁচটা সাতটা গাড়ি তার প্রয়োজন হয় অনর্থক এগুলো অপচয় করার জন্য আর এইভাবে সারা দেশে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে গাড়ি কোন ভরে গেছে আমি ছোটবেলায় দেখেছি আমাদের বাড়ির কাছে দিকে ঢাকা সিলেট হাইওয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনতাম কয়টা গাড়ি যায় কোনদিন ছয়টা সাতটা আটটা গাড়ি দেখতাম সারা দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয় সাতটা আটটা গাড়ি যেতে তখন গুনে গুনে দেখতাম কিন্তু এখন ঘন্টায় হয়তো কয়েকশ গাড়ি যায় অথচ এগুলোর প্রয়োজন নাই অপ্রয়োজনে মানুষ নিজেদের প্রয়োজন তৈরি করে নিয়েছে এগুলো মানুষের তৈরি করা এই ক্রাইসিস গুলো এই জন্য জ্বালানির এত বেশি প্রয়োজন হয় বড় বড় শহরগুলোতে প্রচুর সময় মানুষের অপচয় হয় যানজটের মাধ্যমে আর যানজটের বড় কারণ হলো এদেশের অসৎ দুর্নীতিবাসদের ঘুষখুর লুটেরাদের অবৈধ সম্পদের মাধ্যমে কিনা প্রচুর পরিমাণে গাড়ি ঢাকা শহরে যদি দেখেন একটা বাস যদি দেখেন তার ডাইনে বামে পিছে সামনে মিলিয়ে কয়েকশো আরো কার দেখবেন ট্যাক্সি দেখবেন বিভিন্ন ধরনের দামি দামি গাড়িগুলো দেখবেন হয়তো একজন মানুষ তার চলার জন্য চোদ্দশো সিসির একটা গাড়ি দরকার ছিল সে গাড়ি চালায় সাড়ে তিন হাজার চার হাজার সিসির গাড়ি গাড়ির সিসি যত বেশি বাড়ে তেল খরচ তত বেশি বাড়ে চোদ্দশো সিসির গাড়িতে কিলোমিটারে যদি দুই লিটার তেল যায় সেখানে চার হাজার লিটারে সিসির গাড়িতে কমপক্ষে এখানে দশ লিটার লাগবে গাড়ির সিসি যত বাড়ে তেলের খরচের পরিমাণ তত বাড়ে এই ধরনের গাড়িগুলো সবগুলোর মালিক বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট গাড়ির মালিক দেখবেন সব চুরের সব চুর যারা লুটপাট করেছে দুর্নীতিবাজ অসৎ ঘুসকুর এদের গাড়িগুলো আর এদের গাড়ির কারণে সাধারণ মানুষ রাস্তায় চলাচল করতে পারে না তাদের গাড়িটি রাস্তায় যানজট সৃষ্টি করে আল্লাহ সম্পদ দিয়েছিলেন কিন্তু এই সম্পদটাকে উপযুক্ত ভাবে এটাকে ব্যবহার করার জন্য যে একটা অথরিটি দরকার একটা পাওয়ার দরকার সেটা দেশে নাই আর যারা ক্ষমতা আছে এরা নিজেরা চুর চুর কোনদিন চুরি বন্ধ করতে পারে না এরা চুর হওয়ার কারণে তারা নিজেরাও চুরি করে আর এই জন্য তার অধীনস্থ যারা আছে সবাই চুরি করে এখন উপরের বস যদি নিচের বসকে যদি বলে চুরি করলে কেন সে উল্টা বলে দিবে আপনি চুরি করলেন কেন এই ভয়ে সে আর বলে না নিষেধ তাকে আর বলে না কারণ সে নিজেও তো চুরি করে এই যে আবুলকে ধরলে এই দুই আবুলকে যদি ধরে এরা বলে দিবে যে আমরা তো একা একা এটা চাই নাই এটা তো প্রধানমন্ত্রীর ভাগ ছিল আর প্রধানমন্ত্রী বলে দিয়েছে এটা চাওয়ার জন্য তার পক্ষ থেকে আমরা চাইছি এই বইয়ে দুইটাকে ধরে না দুইটাকে ছাড়তেছে এইভাবে সব জায়গায় সমস্যাটা হলো যে সবচেয়ে উপরে যেটা আছে সেটাও এই ধরনের খায় আর এদেশের একেবারে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটা পিয়ন পর্যন্ত সবটি ঘুষ খায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপি যেগুলো আছে সবগুলোই এবং একেবারে নিচের পিয়ন পর্যন্ত ঘুষ ছাড়া কাজ করে না অথচ রাসুল্লাহ সাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাসি কেলা হুমাফিন্নার ঘুষ দাতা এবং গ্রহিতা দুজনই জাহান নামী এদেশের সম্পদটাকে এই সকল অসৎ মানুষের হাতে পড়ার কারণে চুর বাটপারের হাতে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব থাকার কারণে এই দেশের মানুষ আজ বঞ্চিত শোষিত নিগৃহীত নির্যাতিত নিপীড়িত আর এই সকল বঞ্চিত শোষিত অসহায় মানুষগুলোকে এই মজলুম মানুষদেরকে মুক্ত করার জন্য এই জালেমদেরকে নির্মূল করা সবচেয়ে বেশি প্রয়োজন আর এই জালেমদের এই জুলুমের নাগপাশ থেকে মুক্ত করার জন্য প্রয়োজন একদল দুর্দান্ত সাহসী মর্দে মুজাহিদের যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এমন নির্ভীক মুমিন মুজাহিদের প্রয়োজন যারা নির্দিদায় এদেরকে আল্লাহর দুশ্মন হিসাবে সাব্যস্ত করে এদেরকে নির্মূল করবে এবং এই জমিনকে আল্লাহর বান্দাদের জন্য এবাদতের উপযুক্ত ক্ষেত্র তৈরি করে দেবে সকল মানুষ শান্তিপূর্ণভাবে ইনসাফ ভিত্তিক একটা আদর্শ সমাজে বসবাস করে মানুষ আল্লাহর এবাদতি করে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করার সুযোগ পাবে এই প্রয়োজন আল্লাহ পাক সুবাহ নির্ধারিত নির্দেশিত পন্থা অনুসরণ করা অনেক সময় আমাদেরকে অনেকেই নিরাশ করতে চাবে হতাশ করতে চাইবে যে আপনারা কিভাবে এ দেশ চালাবেন এ দেশে তো এভাবে এত খারাপ মানুষে বড়ে গেছে ভালো মানুষ নাই কেউ বলবে কিভাবে দেশটা চালাবেন এদেশের অর্থ ব্যবস্থা তো সুদ ভিত্তিক সারা দুনিয়ার অর্থনীতি সুদ ভিত্তিক দুনিয়ার অর্থ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে কিভাবে দেশের অর্থ ব্যবস্থা চালাবেন এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যাগুলো সামনে নিয়ে আসবে এই সবগুলোর উপযুক্ত জবাব আমাদেরকে দিতে হবে কারণ আমরা অন্য কারো অংশ নই আমরা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে আল্লাহর গোলামি করার জন্যই নির্দেশিত হয়েছি অন্য দেশের সাথে তুলনা করে তার সাথে আমার সবকিছু করতে হবে এমন নয় হ্যাঁ যদি আমরা করি সেটা আমাদের অধীনে তাদেরকে নিয়ে আসব। তারা আমাদের অধীনতা স্বীকার করে নিতে বাধ্য হবে তাদের সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে আমাদের সুদ মুক্ত অর্থ ব্যবস্থার মাধ্যমে যে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে যে প্রাচুর্য আসবে তা দেখে অন্য সকলে আমাদেরকে অনুকরণ করবে অনুসরণ করবে এবং এতে করি তাদের সুদের ওই পন্থা ছেড়ে দেবে কারণ সুদ ধ্বংস করে আর জাকাতের মাধ্যমে সাদাকার মাধ্যমে সম্পদ বৃদ্ধি হয় আর সুদের মাধ্যমে সম্পদ ধ্বংস হয় এই জন্য সুদভিত্তিক অর্থনীতির মাধ্যমে দুনিয়ায় কখনো কোথাও সচ্ছলতা সমৃদ্ধি আসে নাই দুনিয়ার সবচেয়ে বড় সভ্যতার পাদপীঠ বলে দাবিদার সেই গ্রীচের এথেন্স আজ চরম দুর্ভিক্ষে পতিত হয়েছে তারা আজ কি অভাব অনটনে সুদ তাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে তার সাথে সাথে তার আশপাশে স্পেন ইটালিও এর সাথে পাল্লা দিয়ে তাদের অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে সেই পশ্চিমা দুনিয়াগুলো ক্রমান্বয়ে তাদের এই সুদের কারণে তাদের অর্থনৈতিক ধস এমন পর্যায়ে আসতেছে যে এক পর্যায়ে তাদের অর্থনৈতিক ভাবে তারা এমন ভাবে লাঞ্ছিত হবে যে শেষ পর্যন্ত তাদের আর কোন উপায় থাকবে না যে পরাশক্তি আমেরিকার দাপট সারা দুনিয়ায় আমার তো দেশে সারা দুনিয়ার যে অর্থ ব্যবস্থা এবং রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা আমার তো মনে হয় যে আমেরিকার সেই বিশ্ব মুরলের আসনে থাকার সময় হয়তো শেষ হয়ে এসেছে সেই সময়টা খুব বেশি দিন নয় যদি বেশি দিন হয় তাহলে ২০ বছর এটা কিন্তু সবচেয়ে বেশি বেশি দিন আর না হলে আমার ধারণা যে দশ বছরের মধ্যেই আমেরিকার সেই মুরলের আসন ছাড়তে হবে তখন বিশ্বব্যাপী অর্থনীতির নতুন একটা জুয়ার আসবে এক সময় যেমন ইউরোপিয়ানদের শিল্প বিপ্লবের মাধ্যমে তারা যেভাবে সমৃদ্ধি অর্জন করেছিল সেই শিল্প বিপ্লব তাদের এখন পতন ডেকে আনছে এর বড় কারণটাই হলো তাদের সুদ সম্পদ আল্লাহ দেন ইমানদারদেরকে এই পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এই মাটির নিচে কি পরিমাণ সম্পদ আছে কেউ জানে না কারো অ্যাসেসমেন্ট নাই সেহেতু আল্লাহ কি পরিমাণ দিতে পারেন এটা আল্লাহ জানেন প্রয়োজন অনুপাতে সকল সম্পদ গুলো আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য তিনি উন্মুক্ত করে দেন সময়ের দাবিতে সেগুলো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এক সময়ে আরবের লোকজন ছিল যাযাবর কিন্তু সেখানে যে কি পরিমাণ সম্পদ এই দুধু মরুভূমির বাড়ির নিচে লুকিয়ে রয়েছে এটা কেউ জানত না কিন্তু সেই সম্পদ এখন আস্তে আস্তে বের হওয়ার ফলে তারা প্রচুর সমৃদ্ধি লাভ করেছে প্রাচুর্য লাভ করেছে আর এতে করে তারা আল্লাহকে ভুলে গেছে তারা আজকে পরাশক্তি আমেরিকা ইহুদি খ্রিস্টানের গুলামি পরিণত হয়েছে সে সকল মুসলিম দেশগুলোর শাসক যারাই হয় তারা এত ভীরু কাপুরুষ হয় যে ইহুদি খ্রিস্টানের ভয়ে আগে তাদের কাছে আগে মাথা নত করে তাদের বস্যতা স্বীকার করে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকে স্বাধীনভাবে কেউ রাষ্ট্র ক্ষমতায় আসার সাহস করে না অথচ আল্লাহ তাদেরকে এই প্রাচুর্য দান করলেন কিন্তু ইমানদারদেরকে সর্বাবস্থায় তাদের ইমানের উপর অটল থাকতে হবে এবং সম্পদ প্রাচুর্য যা কিছুই প্রয়োজন আল্লাহ যথা সময়ে প্রয়োজন মাফিক তিনি সরবরাহ করবেন এই বিশ্বাস রাখতে হবে এইখানেও আমাদের এই দেশ প্রয়োজন মাফিক আমাদের যা কিছু প্রয়োজন সময় মতো আল্লাহ পাকসুবাহ আমাদেরকে দান করবেন ইনশাল্লাহ সম্পদ কোনদিন প্রতিবন্ধক নয় অনেকেই অভাব অনটনের কথা চিন্তা করেন কাজ করতে গিয়ে জিহাদ করতে গিয়ে আমি এটাকে কখনো সমস্যা মনে করি না এই টাকা পয়সা এগুলো কখনো সমস্যা নয় প্রয়োজনের অতিরিক্ত হলে অনেক মুজাহিদিনদের ইমান শেষ হয়ে যাবে ইমান থাকবে না প্রয়োজনের অতিরিক্ত অনেককেরই ইমান ধ্বংস করে দেবে আল্লাহ পাক সুবাহ এটা ভালো করে জানেন এই জন্য যখন যতটুকু প্রয়োজন ততটুকুই তিনি দেবেন পাপ বেশি পরিমাণে ধারণ করার মতো যোগ্যতা যখন অর্জিত হবে সেই ইমান এবং তাকুয়া যখন আসবে তখন আল্লাহ পাক হয়তো দান করবেনি আল্লাহর কাছে কমতি নাই আল্লাহ পাক কাছে এই সম্পদের যেমন প্রশস্ততা আছে তিনি জানেন কখন কাকে দিতে হবে তিনি যখন বুঝেন যে তাকে দেওয়া প্রয়োজন তখন তার জন্য প্রশস্ত করে দেন আর যদি মনে করেন তাকে এখন দেওয়া যাবে না তার জন্য একেবারে সংকীর্ণ করে দেন এই কথাটি আল্লাহ কেন বলছেন তিনি যার জন্য চান রিজিক তাকে তিনি প্রশস্ত করে দেন আর যার জন্য চান তিনি সীমাবদ্ধ করে দেন একবারে পরিমিত দান করেন হিসাব করে করে একান্ত যতটুকু প্রয়োজন ততটুকু দেন আল্লাহ পাকসুবাহ মানুষের সেই অন্তরের খবর গুলো তিনি রাখেন আল্লাহ তার বান্দাদের সম্পর্কে গোপনীয় বিষয়গুলো বান্দার মধ্যে কি বিষয়টা লুকায়িত আছে তার মনের সেই ভাবধারাটাও তিনি জানেন তিনি হচ্ছেন এমন খাবির তিনি আলিম শুধু নন তিনি খাবিরও আলিমের চেয়ে খাবির শব্দের অর্থটা হলো অত্যধিক এমন গোপনীয় বিষয়গুলো তিনি জানেন যে বিষয়গুলো আর কেউ জানে না সেই জানার গভীরতা এতটুকু যে মানুষ তার মনের মধ্যে কখন কি ধরনের ভাবে কি কল্পনা করে তার মনের অবস্থাটা কখন কেমন সেই অবস্থাটাও তিনি জানেন আর তিনি এত বাসির তিনি তার অবস্থা দেখেন পর্যবেক্ষণ করেন আর তিনি জানা এবং পর্যবেক্ষণের মাধ্যমে তিনি নিজে সিদ্ধান্ত নেন কখন কাকে কি পরিমাণ দিতে হবে কাকে বেশি দিতে হবে কাকে কম দিতে হবে তিনি সেটা নির্ধারণ করেন এই জন্য আল্লাহ তার নিজের সেই এলিমের ভিত্তিতে নিজের পর্যবেক্ষণের ভিত্তিতে জানার ভিত্তিতে তিনি কখনো রিজিক প্রশস্ত করে দেন তখন কখনো সংকীর্ণ করেন সেহেতু আল্লাহর কোনো খাঁটি বান্দা ইমানের সহি আকিদার উপর যারা অটল কোনো দিন বিচলিত হবে না তার প্রয়োজন উপকরণ সে পাবে কিনা এই আশঙ্কা কোনোদিন করবে না সে যদি এটার উপযুক্ত হয় তখন সে বিশ্বাস করবে আল্লাহর দায়িত্ব আল্লাহ ইনশাল্লাহ পৌঁছে দেবেন এমনকি আল্লাহ যে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 পূর্বেও এই ধরনের প্রথা ছিল এমন প্রথা ছিল যে দারিদ্রতার আশঙ্কায় সন্তান বেশি হলে পরে নিজের সাথে খাবারে অংশীদার হয়ে যাবে এই জন্য সম্পদ কমে যাবে এই আশঙ্কায় বিভিন্ন যুগে নিজের সন্তানদেরকে হত্যা করার বিভিন্ন যুগে বিভিন্ন জাতির মধ্যে প্রচলন ছিল আইয়ামে জাহিলিয়ার মধ্যে প্রথাটা ছিল আর সেই হত্যা করার ক্ষেত্রে তারা মেয়ে সন্তানগুলোকেই তারা বাছাই করে নিয়েছিল এর বড় কয়েকটা কারণ ছিল মেয়ে সন্তান হত্যা করার পিছনে সেটা হলো এই মেয়ে তো অর্থনৈতিক ভাবে তার কোন উপকারে আসে না সে উপার্জন করে না দ্বিতীয় হলো তাদের মধ্যে গুত্র গুত্রে যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকত সেই মেয়েটা তো যুদ্ধের ক্ষেত্র তার কোন উপকারে লাগে না তৃতীয় হলো এই মেয়েটাকে অন্যের কাছে বিয়ে দিতে হবে এটা যেন অপমানজনক তার কাছে মনে হতো এই সকল কারণে মেয়ে সন্তানগুলোকে তারা নিজেদের জন্য অহেতুক একটা বুঝাই মনে করত এই জন্য মেয়ে সন্তানগুলোকে আইয়ামে জাহিলিয়ার জামানায় হত্যা করা হতো আল্লাহ পাক সুবাহ এখানে একটা কথা বলেছেন খাসিয়াতা ইমলাক নিজের সন্তানদের ভরণ পোষণ তাদের লালন পালন তাদের জীবিকা দেওয়ার আশঙ্কায় যে এগুলা করতে গেলে নিজের সম্পদ কমে যাবে এই আশঙ্কায় নিজের সন্তানদেরকে হত্যা করা এটা নিষেধ করে দিয়েছেন সেই সন্তান হত্যার আধুনিক সংস্করণ হলো জন্ম নিয়ন্ত্রণ এই বার্থ কন্ট্রোল এই পদ্ধতিটা একটা আধুনিক সংস্করণ মাত্র আপনার এবছরে একটা ওই বিবিসি একটা রিপোর্ট করেছিল ভারতের পশ্চিমবঙ্গে মেয়ের সন্তানের সংখ্যা আনুপাতিক হারে প্রচুর কমে গেছে আর এর বড় কারণ হলো কোন মহিলা গর্ভবতী হওয়ার পর আলট্রাসনো করে তারা যখন বুঝতে পারে এই তার গর্ভের সন্তানটি মেয়ে হবে তখনই সেটা অ্যাবর্ষণ করে তাকে হত্যা করে দেয় গর্ভপাত ঘটিয়ে হত্যা করে দেয় আর এই প্রবণতার কারণে তাদের মেয়ে শিশুর আনুপাতিক হার ছেলে শিশুর চেয়ে অনেকখানি কমে গেছে এটা বিভিন্ন সময়ে দুনিয়ার বিভিন্ন অঞ্চলে এই ধরনের প্রথা ছিল বাংলাদেশের মতো দেশে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে সন্তান হত্যা করার যে প্রক্রিয়াটা অনেকেই মনে বলে যে এটা তো জন্ম হওয়ার আগে সে তখন তো মানব রূপ ধারণই করেনি সেই ব্রুন থাকতেই থাকে সেই সময় অবস্থায় তাকে হত্যা মানে কি করা হয়েছে প্রতিরোধ করা হয়েছে কিন্তু কেন কারণটা কি কারণ তো এটাই সকলের কাছে যে আকিদাটা এখন এস্টাবলিশড সেটা হলো যে ছেলে মেয়ে বেশি হলে তাকে মানুষ করতে পারবো না ছেলে মেয়ে বেশি হলে তার ভরণ পোষণ করতে পারবো না এত খরচ এখন একটা স্কুলে ভর্তি গেলে অনেক টাকা লাগে একটা দুইটা সন্তানকে লেখাপড়া করাতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় বেশি হলে কিভাবে এটা করব। এই যে আশঙ্কাটা উদ্দেশ্যটা তো একটাই যে বহরণ পোষণের আশঙ্কা একই উদ্দেশ্যে কাজটা করা হয়েছে যদি এটা না হতো তাহলে কেন করবেন বহরণ পোষণের আশঙ্কা যদি না হয় তাহলে আর কোনো কারণ তো এখানে নাই কারণ একটাই আর এতে করে এই জাতি মেধাহীন হয়ে যাচ্ছে এই জাতি ভারসাম্যহীন একটা জাতি হয়ে যাচ্ছে যারা একটা বা দুইটা সন্তানের উপর নির্ভরশীল হয়ে বিশেষ করে যারা স্থায়ীভাবে তারা নিজেদের সন্তান ধারণের প্রতিরোধ করেছেন এরা এখন আফসুস করে অসহায় অবস্থায় এদের অধিকাংশই দেখা যায় ওই ছেলে মেয়ে এগুলো ওই যে তেলাসমিয়াতে আক্রান্ত বিভিন্ন ধরনের তাদের পঙ্গু এগুলো বুদ্ধি প্রতিবন্ধী অধিকাংশই হাবা গুবা বুকা টাইপের লেখাপড়ায় ভালো না এবং পুরাস্ত পাগল তার সম্পূর্ণ ভবিষ্যৎ অন্ধকার অধিকাংশই এমন যত গুসকুর বড় বড় অফিসার আছে অধিকাংশই দেখবেন ছেলে ফেলেগুলো কোনটা পঙ্গু পা নাই হাত নাই কান নাই চোখ নাই না হলে শেষ পর্যন্ত এগুলো থাকেও যদি তাহলে বুবা বদির অথবা বুকা হ্যাঁ আর না হইলে হিরুঞ্চি হ্যাঁ? হ্যাঁ ওই ইয়াবা টেরাতে আক্রান্ত এই ধরনের এদের ভবিষ্যৎ অন্ধকার আর ওই মা বাবারাই শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হয় ওই সন্তানগুলো বড় হলে শুধু বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হয় তার আর তখন কিছুই থাকে না এক একটা সন্তানের পিছনে খরচ করতে করতে এটা এটা হয়ে গেছে একেবারে পঙ্গু এটা পাগল ওটা বিভিন্ন দেশে গিয়ে এটার চিকিৎসা দিতে হয় যা ঘুষের মাধ্যমে যা কামাই করেছিল শেষ পর্যন্ত দেখা যায় কিছু নাই পিলকানা একটা মেজর মারা গেল না তার ওয়াইফ খুব আক্ষেপ করে বলতেছে সে ওই জাতিসংঘ বাহিনীতে যখন ছিল তখন প্রচুর টাকা পেয়েছে সেখানে ষাট লক্ষ টাকা পেয়েছিল তার স্বামী পিলখানায় যখন মারা গেল তার এই ছেলেটার জন্য সে ওই ষাট লক্ষ টাকা খরচ করে ফেলেছে চিকিৎসায় এখন আত্মীয় স্বজনের কাছে দাঁড় করা ছাড়ার উপায় নাই এরপরে চিকিৎসা চালাচ্ছে কারণ ওইটা হারামের মাধ্যমে এটার জন্ম হয়েছে এগুলো পঙ্গু হবে নাতে কি হবে এগুলো পাগল বেকুপ হবে নাতে কি হবে এগুলো মেধাবী হবে নাকি মা বাবা সারা জীবন হারাম খেয়ে হারাম উপার্জন করে এগুলো লালন পালন করেছে এই হারামের বংশ তুই হারামের মাধ্যমে এই ধরনেরই হয় এদের এই একটা দুইটা সন্তানের এই অবস্থা দেখে পরে হয়তো আফসুস করে আর সন্তান নিবে কেমনি এমন শেষ পর্যন্ত টেস্ট টিউবের আর একটা আবিষ্কার করা হয়েছে আর নিজের স্বামীর দ্বারা যখন সন্তান নিতে পারলো না অন্য পুরুষের বীর্য দ্বারা তার নিজের গর্বে সন্তান ধারণ করে আরেক বেবি ছাড় এখন এই ধরনের যে হারাম উপায়ে এ সকল পন্থাগুলো অবলম্বন করতে শেষ পর্যন্ত বাধ্য হচ্ছে এরপরও তার জন্ম নিয়ন্ত্রণ করবেই কিন্তু জন্ম নিয়ন্ত্রণটা কেন করা দরকার তারা যে সম্পদের আশঙ্কা করছে পৃথিবীতে সম্পদের অভাব নাই আমি সেদিন বলেছিলাম যে এই জন্ম নিয়ন্ত্রণের এই ধারণাটা প্রথম দিয়েছিল এটি মালতাস অষ্টাদশ শতাব্দীতে এই জন্য এই পদ্ধতিটাকে মালতাসীয় থিওরি বলা হয় এটি মালতাস অষ্টাদশ শতাব্দীতে একটা ধারণা দিয়েছিল যেই হারে মানব শিশু জন্ম হচ্ছে এবং মানুষের সংখ্যা আনুপাতিক হারে বাড়ছে যদি আগামী পঞ্চাশ বছর এইভাবে বাড়ে তাহলে মানুষের জীবন মান কমে যাবে এটা তার আশঙ্কা এবং এই জন্য সে ফর্মুলা দিয়েছিল অধিক বয়সে বিয়ে করা বয়স বেশি হলে পরে বিয়ে করা তখন বেশি বয়সে বিয়ে করলে তখন সন্তান ধারণের সময় কমে যাবে এখন সন্তানের সংখ্যা কম হবে এটা মালথাসের অষ্টাশ শতাব্দীর তার থিওরি তার পঞ্চাশ বছরের সেই ভবিষ্যৎবাণী প্রমাণ করলো যে বিশ্বে মানুষের জীবন মান বৃদ্ধি হয়েছে জনসংখ্যা বাড়ছে মানুষের জীবন মান বৃদ্ধি হয়েছে আজকে আমরা যে ধরনের মনে করেন কাপড় চুপড় জুতা মোজা ইত্যাদি আমরা যেভাবে পড়ি সাধারণত আমাদের ছেলে মেয়েরা যেভাবে পড়ে সারা দেশেরই ধনী দরিদ্র সকল মানুষেরই যে ধরনের করে একশো বছর আগে এমন ছিল না একশো বছর আগে কেন পঞ্চাশ বছর আগেও স্কুল মাদ্রাসায় কেউ স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়ার মতো সংখ্যা মনে হয় ছিলই না খালি পায়ে যেত প্যান্ট পরা শার্ট পরা তো দূরের কথা অনেকেই লেংটি পরেও যেত স্কুলে কারো বাড়ি থেকে ধার করে পুরাতন কাপড় এনে পড়তো দুই জোড়া কাপড় পরার মতো লোকের সংখ্যা খুব কম ছিল এটা হতো পঞ্চাশ বছর আগে অবস্থা এমন ছিল বেশি দিন আগের নয় কিন্তু এখন এই প্রাইমারি স্কুল কি একেবারে ওই শিশু শ্রেণীতে ভর্তি করানোর আগে বাচ্চার জন্য কেটস মোজা তার জন্য স্কুল ড্রেস উন্নত মানের সবকিছু এমন আয়োজন যেটা হয়তো পঞ্চাশ বছর আগে কেউ কল্পনাও করত না এইভাবে মানুষের জীবন মান তো বৃদ্ধি হয়েছে কমে নাই মানুষের স্ট্যান্ডার্ড অব লিভিং প্রচুর পরিমাণে বেড়ে গেছে মানুষের জীবন মান এত বৃদ্ধি হয়েছে যে কেউ কল্পনাও করতে পারেনি হয়তো এতদিন আগে অথচ সেখানে মানুষের সংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা তো বাড়ছেই পক্ষান্তরে আরেকটা দিক দেখবেন যে দুনিয়ার কিছু কিছু দেশ আছে সেখানে মানুষ বৃদ্ধির হার নিম্নগতির যে সংখ্যাটা ছিল সেটাও ধরে রাখতে তারা পারছে না এই জন্য তারা ভাতা প্রথা চালু করেছে যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করে সরকারের পক্ষ থেকে তাদেরকে বিয়ে বাতা দেওয়া হয় উৎসাহিত করা হয় একটা সন্তান হলে পরেই সেই সন্তানের জন্য মাতা পিতাকে সরকার ভাতা দেয় দুইটা হলে তার ভাতার পরিমাণ আরো বাড়িয়ে দেয় তিনটা হলে আরো বাড়িয়ে দেয় উদ্বুদ্ধ করছে সন্তান বেশি নেওয়ার জন্য কারণ সেই সব দেশে মানুষের আনুপাতিক হার অনেক কমে যাচ্ছে তাহলে মানুষ যে অঞ্চলে আল্লাহ বেশি দিচ্ছেন এটা কি একটা বড় আল্লাহর নিয়ামত নয় যেমন বাংলাদেশের মতো দেশে মানুষ হলো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত এটা একটা বড় একটা সম্পদ আপনার প্রচুর সম্পদ আছে সেটাকে ব্যবহার করবেন আপনি ব্যবসা বাণিজ্য করবেন শিল্প কারখানা গড়ে তুলবেন সৈন্যবাহিনী গড়বেন যুদ্ধা তৈরি করবেন অফিস আদালত পরিচালনা করবেন এগুলো তো মানুষ ছাড়া হয় না মানুষ এটা হলো শক্তি যত মানুষ পারবে তত বেশি উৎপাদন বাড়বে বাংলাদেশে মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে এই যে মনে করেন গার্মেন্টস সেক্টরে প্রায় ষাট লক্ষ শ্রমিক নিয়োজিত যারা কাজ করছে পারিশ্রমিক অতি অল্প তাদেরকে দেওয়া হয় বিভিন্ন দেশের ইনভেস্টররা এখানে আসছে কেন যেখানে শ্রমিক আছে মানুষ আছে কম বেতনে তাদেরকে পাওয়া যায় এই জন্য বিভিন্ন দিক থেকে এখানে বিভিন্ন ইনভেস্টর আসছে বিনিয়োগ করছে তারা বিভিন্ন কারখানাগুলো গড়ে তুলছে কারণ এখানে মানুষ আছে বলেই কারণ মানুষ একটা সম্পদ শুধু টাকাই একটা সম্পদ না আল্লাহ যদি এই সম্পদটা দেন এটা আল্লাহর এক অনুগ্রহ আর একটা দিক হলো আমরা এই দেশের এই জনসংখ্যাটাকে যদি জনশক্তিতে রূপান্তরের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি এদেশের সমগ্র সম্পদকে উপযুক্ত ব্যবহারের মাধ্যমে আমরা যদি এটাকে সুষম বন্টন করে এটাকে আমরা ব্যবহার করি তাহলে সম্পদের ভারসাম্য থাকবে দ্বিতীয় হলো আমরা এমন সৈন্য বাহিনী গড়ে তুলতে পারি যেমন আমেরিকা তার এখন আধা সামরিক বাহিনী সহ তার সম্পূর্ণ বিশ লক্ষ সৈন্য বাহিনী আছে তার আমরা এখানে তো এক কোটি সৈন্য তো গড়ে তুলতে পারি এদেশে আমরা এক কোটি সেনাবাহিনী গড়ে তুলতে পারি এই সৈন্যবাহিনী দিয়ে আমরা আধুনিক প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র শস্ত্র দিয়ে সুসজ্জিত করে সারা দুনিয়াকে আমরা শাসন করতে পারি এই সুযোগ তো আমাদের আছে কিন্তু সেই আল্লাহর বড় নিয়ামত এত সম্পদ এই সন্তানগুলোকে অঙ্কুরি শেষ করে দেওয়া হচ্ছে যারা বলছে যে এগুলার তো মানুষ হত্যা এর আওতায় পড়ে না কিন্তু যারা ওই জীব বিজ্ঞানের ছাত্র তারা ভালো করে এটা বুঝেন জীবের উৎপত্তিটা জীব থেকেই হয় জড় থেকে হয় না জীবের উৎপত্তিটা জড় থেকেই হয় মানুষের সেই বীর্যের মধ্যে যেই পরিমাণ সে জীব থাকে আল্লাহ বাছাই করেন সেখান থেকে কোনটাকে দুনিয়ায় জীবন দিয়ে নিয়ে আসবেন এটার মূল ভিত্তিটাই হলো জীবন থেকে প্রতিটি সৃষ্টির মধ্যে এমনই আরেকটা দিক হলো যে জড় বলতে কোনো কিছু নাই জড় বলতে জীব এবং জড় বলতে বিজ্ঞানের যে দুটি শাখা করা হয়েছে এটা আসলে জড় বলতে কোনো কিছু নাই শুধু এতটুকু বলা যাবে যে একটা চলমান জীব আর একটা স্থির জীব এতটুকু বলা যাবে যেমন গাছ গাছালি বন বনানি পাহাড় পর্বত যা কিছু আছে তৃণলতা যা আছে সবগুলোর প্রাণ আছে কিন্তু সেগুলো স্থির চলতে পারে না আর কিছু প্রাণ আছে যেগুলো চলে এই হিসেবে সবগুলোই হলো জীব জড় বলতে কিছু নেই এই সব কিছুই জীব তার প্রত্যেকে যাকে যেভাবে যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সেইভাবে সে তার কাজগুলো করে যাচ্ছে তাহলে সবগুলোই যদি জীব হয় তাহলে জীব সবগুলোর মধ্যে জীবন নিহিত রয়েছে জোরে বলতে কোনো কিছুই নেই সেহেতু সেই মানুষ যারা দুনিয়ায় আগমন গোঠার আল্লাহ পাকসুবাহ নির্ধারণ করে রেখেছেন কামত পর্যন্ত তারা আসবে তবে যারা এই মানুষগুলো আসার আগেই সেই প্রতিরোধ ব্যবস্থা করে প্রতিবন্ধকতা সৃষ্টি করল এরা মূলত আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে তারা অবস্থান নিল এই জন্য এই কর্মটি হলো কুফরি একটা কর্ম এই জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা সম্পূর্ণ হারাম এই পথে কেউ যেতে পারবে না আল্লাহ পাক সুবাহ নিজের ইচ্ছায় মানুষ সৃষ্টি করেন আর মানুষের জন্য রিজিক তিনি নির্ধারণ করেন প্রতিটি মানব শিশু মাতৃ গর্বে প্রথম চল্লিশ দিন বীর্য আকারী থাকে দ্বিতীয় চল্লিশ দিনে জমাট পাদা রক্ত হয় এরপরের চল্লিশ দিনে হয় পূর্ণ একটা মাংস পিণ্ড এই চার মাস যখন পূর্ণ হয় তখন আল্লাহ তার আকৃতি দেন একজন ফিরিস তাকে পাঠান ওই মাতৃগর্ভের ওই শিশুটির সব কিছু লিখে নেওয়ার জন্য আল্লাহর নির্দেশে ওটা ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ায় তার হায়াত কতদিনের হবে তার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে দুনিয়ায় তার রিজিক কি পরিমাণে হবে সে জান্নাতি হবে না জাহান্নামি হবে সব কিছু আল্লাহর এলিমের ভিত্তিতে আল্লাহ জানিয়ে দেন আর ওই ফিরিস্তা তার লিপিবদ্ধ করে নেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে যা কিছু ঘটার আল্লাহ সবকিছু জানেন কারণ আল্লাহর কাছে কোনো কাল নাই ভবিষ্যৎ বলতে কোনো জিনিস নাই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কখন কি অবস্থা হবে সবকিছু তিনি বর্তমান দেখতে পাচ্ছেন যেই মানুষটাকে রুটাকে সৃষ্টি করলেন সেই দুনিয়ায় আসার পর তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর সেই স্বাধীনতাটা ব্যবহার করে দুনিয়ায় সে কিভাবে চলবে আমরা বলছি চলবে আল্লাহ বলছেন আল্লাহ দেখছেন সে কিভাবে চলছে আল্লাহ দেখছেন সে কিভাবে চলছে শেষ মুহূর্ত পর্যন্ত তার স্বাধীনতাটা প্রয়োগ করে ওইটাই শুধুমাত্র ওই ফিরিস্তা লিখে রেখেছেন এটা এ নয় যে আল্লাহ তাকে বাধ্য করেছেন আল্লাহ তাকে বাধ্য করেননি তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর সে এইভাবে চলেছে আর যেভাবে চলেছে ওইটাই আল্লাহ লিখে রেখেছেন মাতৃ গর্বে প্রতিটি মানব শিশুর তার রিজিক যেহেতু লিখা হয়ে গেছে সে দুনিয়ায় আসলে পরে কখন তার খাবার কি হবে সবকিছু লিখা তার এই নির্ধারিত খাবারটা এই রিজিকটাই সে পাচ্ছে সে সুস্থ থাকলে ওই নির্ধারিত ছিল এই সময় সুস্থ থাকার অসুস্থ থাকলে সেটাও এখানে লেখা ছিল এই ধরনের অসুস্থ হবে সবকিছু এটা নির্ধারিত সবকিছু নির্ধারিত হয়ে আছে কেউ এই রিজিকটা তার নির্ধারিত রিজিকটাই কেউ হালাল উপায়ে খায় আর কেউ হারাম উপায়ে খায় কিন্তু সে নিজেরটাই খায় এর চেয়ে বেশি খাইতে পারে না যদি কেউ হারাম উপায়ে যদি উপার্জন না করত হারাম উপায়ে উপার্জন করে যে খাবারটা যে খাচ্ছে সে হালাল উপায়ে ওইটাই পাইত এবং ওইটাই সে খাইতো তার যে নির্ধারিত ওইটাই হালাল উপায় সে পাইত এবং খাইত আল্লাহ পাক সুবাহ যেহেতু রিজিকটা ওই সময় লিপিবদ্ধ করে দিয়েছেন তাহলে কারো তো এই অধিকার নাই কারো তো এই অধিকার নাই এই আশঙ্কা করার যে আমার সন্তান হলে ভরণ পোষণ করব কেমন করে এই আশঙ্কা তো কেউ করার অধিকারই নাই কারণ ভরণ পোষণের মালিক তো আল্লাহ সেই দায়িত্ব আল্লাহ নিয়েছেন পিতামাতা তাদেরকে শুধুমাত্র তাদের একটা কর্তব্য দিয়েছেন সেটা পালন করার জন্য পিতামাতাকে একটা কর্তব্য দিয়েছেন কিন্তু আল্লাহ পাক সুবাহ এর সকল দায়িত্ব তিনি নিজে নিয়েছেন সন্তান কখন কি খাবে তার কখন রিজিকটা কেমন হবে এটা তো আল্লাহ জানেন লিখা হয়ে আছে যেটা লিখা আছে ওটাই খাবে এই জন্য আশঙ্কার কিছু নেই আল্লাহ পাক সুবাহ সকল মনি আদমের জন্য তার নির্ধারিত যেই রিজিক সকল সেটাই বরণ পোষণ পাচ্ছে খাচ্ছে অনেক পিতামাতা তার সন্তানগুলোকে ব্যাপক প্রাচুর্যের মধ্যে রেখে যান কিন্তু দেখা যায় ওই সন্তানগুলো বাবার এই প্রচুর সম্পদ শেষ করে দিয়ে ভিক্ষার জুড়ে হাতে নেয় আর অনেক সন্তান লালন পালনের সুযোগী পিতামাতা পান নাই সেই অসহায় একটা সন্তান এমন প্রাচুর্যের অধিকারী হয় এমন সুনাম সুখ্যাতি অর্জন করে দুনিয়া এমন ভাবে প্রতিষ্ঠিত হয় যে মানুষ চিন্তাও করতে পারে না কল্পনাও করতে পারে না এসব যে আল্লাহর পরিকল্পনা আল্লাহ জানেন সবকিছু কিভাবে কাকে কিভাবে তিনি লালন পালন করবেন মানুষ কখন এটা আশঙ্কা করার কোনো সুযোগই নাই এই জন্য নিজের সন্তানের ভরণ পোষণের আশঙ্কায় এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করা এটা সম্পূর্ণভাবে ইমান বিধ্বংসী একটা আকিদা যদি কেউ আমার আশঙ্কা করে যে সন্তান বেশি হলে আমি তো তাদের ভরণ পোষণ করতে পারবো না উপযুক্ত শিক্ষা দিতে পারবো না লালন পালন করতে পারবো না এমন আশঙ্কা যদি করে তাহলে বুঝতে হবে তার ইমানে প্রচুর ঘাটতি রয়েছে তার ইমান সঠিক মানের হয়নি তার ইমানটা এখনো আসেনি তার দিলের ইমানটির উপর তার সেই আস্থা নাই মুখে বললেও বাস্তবে তার তাকদের ইমান নাই কারণ আল্লাহ পাক সুবাহ সকলের জন্য এই ব্যবস্থা করে রেখেছেন কেউ অনেক সময় বিয়ে করে না এই ভয়ে যে বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ করতে পারবে না তার সম্পদের ঘাটতি দেখা দিবে আর বিয়ে করলে স্ত্রী হলে পরে যদি সন্তান হয় আরো বিপদ এই ভয়ে বিয়েই করে না কিছু মানুষ আছে সে প্রতিষ্ঠা লাভ করে বিয়ের আগে প্রতিষ্ঠিত হতে চায় কিন্তু কোন মানুষ যদি মনে করে যে তার স্ত্রীর রিজিকের মালিক সে তাহলে সে তো কুফরি করল রিজিকের মালিক তো আল্লাহ তার স্ত্রীকে সে কোন রিজিক দিচ্ছে না খাওয়াচ্ছে না তার স্ত্রী আল্লাহ তার জন্য নির্ধারিত যে রিজিক রেখেছেন সেটাই খাচ্ছে ওই রিজিকটা হয়তো তার হাত দিয়ে আল্লাহ দিচ্ছেন তার স্ত্রীর যে নির্ধারিত রিজিকটা হয়তো তার স্বামীর হাত দিয়ে আল্লাহ দিচ্ছেন রাসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে দুই ভাইয়ের মধ্যে এক ভাই গিয়ে অভিযোগ করল যে আমি পরিবার পরিজনের জন্য নিয়মিত পরিশ্রম করি রুজি রোজগার করি আর আমার এই ভাইটি কোনো পরিশ্রমের কাজ করে না রুজি রোজগার করে না সে শুধুমাত্র আপনার এখানে বসে থাকে মানে সেই ভাইটি রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের সান্নিধ্যে থাকে আর এখান থেকে এলিম অর্জন করে তখন সে যখন তার এই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিল রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বললেন সম্ভবত তুমি তোমার এই ভাইয়ের কারণেই তুমি রিজিক পাচ্ছ যে ভাইটি কাজ করতেছে না এখানে বসে সে এলিম অর্জনের পথে থাকছে দিনের কাজে নিয়োজিত তার কারণেই হয়তো আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন তোমার রুজি রোজগারে বরকত দিচ্ছেন রাসুল্লাহ সাল্লাম আরো বলেছেন তোমাদের অধীনে স্ত্রী সন্তানের মতো দুর্বলরা আছে বলেই তোমরা রিজিক প্রাপ্ত হও আল্লাহ পাক সুবাহ এই দুর্বলদের কারণে তাদের রিজিকটা ওই একজন ব্যক্তির মাধ্যমে দেন কিন্তু রিজিকটা দিচ্ছেন আল্লাহ এই রিজিকের মালিক সে নয় রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কোন একটা উশিলা একটা মাধ্যমে টেনে দিচ্ছেন তাহলে এই ইয়াকিনটা যদি কারো থাকে কেউ তো এমন আশঙ্কা করতে পারে না ওই আশঙ্কা করতে পারে না হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ বলছেন আমি ধনী হওয়ার সূত্র জানি তখন অনেকে প্রশ্ন করলেন যে ধনী হওয়ার সূত্র কি তিনি বলছেন বিয়ে করা কেউ যদি ধনী হতে চায় সেই জন্য বিয়ে করে যে আল্লাহ তার নিজ অনুগ্রহে তাকে ধনী করে দেবেন আল্লাহ পাক আসলে প্রত্যেকটা মানুষ নিজের জীবন দিয়ে যদি একটু চিন্তা করে তাহলে একবারে হিসাব করে করে সে দেখতে পাবে তার সম্পদটা কিভাবে আসছে প্রত্যেকটা মানুষ এটা দেখতে পাবে তার সন্তান যদি একটা হয় তার রুজি রোজগার কি পরিমাণ ছিল সন্তান যখন দশটা হবে তার রুজি রোজগারের পরিমাণ কতটুকু বেড়েছে সে ওই হিসাবটা করলেই বুঝতে পারবে হয়তো মনে করবে যে আমি এই করেছি সেই করেছি ওটা করার কারণে আমি পাইছি ইত্যাদি মনে করতে পারে কিন্তু তার এটা হলো তার মনের অহেতুক কল্পনা কিন্তু এটা হলো আল্লাহ দিচ্ছেন সে ওইটা ওইটা করছে কেন আল্লাহ করার সুযোগ করে দিয়েছেন তার মাথায় ওই চিন্তাটা জাগিয়ে দিয়েছেন এই পরিশ্রমটা করার সুযোগ আল্লাহ দিয়েছেন এই পথটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহ পাক সুবাহ তার বান্দাদের রিজিক তিনি কোথা থেকে দিবেন তিনি জানেন বান্দা জানে না যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেবেন এবং এমন উপায় থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করেনি সে ভাবেও নেই এমন উপায় থেকে তিনি রিজিকের ব্যবস্থা করবেন তো রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ নিজের সন্তান বেশি হলে তাদের ভরণ পোষণ করা যাবে না থাকার জায়গা দেওয়া যাবে না বেশি হলে তো বাড়িতে জায়গায় এতটুকু সন্তান বেশি হলে পরে তো থাকার জায়গা থাকবে না এই ধরনের আশঙ্কা তাদেরকে খাওয়ানোর যাবে না এই আশঙ্কা এগুলো কোনো সহি ইমানদার কখনো করতে পারে না যার প্রকৃত পক্ষে ইমান আছে সে কোনদিন এই আশঙ্কা করবে না তার এতিন এটা থাকবে আল্লাহ যে সন্তান দিবেন সেই সন্তানের রিজিক সহকারে তাকে দুনিয়ায় পাঠাচ্ছেন সে তার রিজিক সহকারে আসছে সে তার নির্ধারিত রিজিকটাই সে খাবে এটা হতে পারে আমার হাত দিয়ে দিতে পারে কিন্তু তার নির্ধারিত রিজিকটাই সে খাবে এই জন্য কেউ এই সন্তানকে নিজের উন্নত জীবন যাপনের প্রতিবন্ধক মনে করবে না যেমন ভাবে আজকে করা হয় আমি এমন একজন সম্পর্কে জানি আমার খুব ঘনিষ্ঠ খুব হাইফাই ফ্যামিলির লোক উনি একটা ছেলে আর একটা মেয়ে হওয়ার পর ওনার স্ত্রীকে স্থায়ীভাবে বন্ধা করেছেন কিন্তু তার এই ছেলেটি কলেজে যাওয়ার পরে রুড অ্যাক্সিডেন্টে মারা যায় এখন তার তো আর ছেলেই নাই এখন সম্পদ কে খাবে এই গত বছর একটা পত্রিকা দেখলাম নাটুরে মনে হয় এক বাবার এক ছেলেই মাত্র তার শত বিঘার উপরে জমি আছে আর এই ছেলেটাই সকল সম্পদের মালিক সেই ছেলেটা খুন হয়েছে অর্থাৎ সম্পদের কারণেই ছেলেটাকে হত্যা করলে অন্য ওয়ারিসটা পাবে নতুবা একা তো সে সবকিছুর মালিক হয়ে যাবে তো এই ধরনের যারা এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে নিজের সন্তানকে তারা ভয় করে আশঙ্কা করে এই পদ্ধতিগুলো অবলম্বন করে তারা মূলত প্রথমই তারা নিজেদের ইমান এর মান থেকে তারা বিচ্যুত হয়েছে আল্লাহর উপর তাওয়াক্কুল থেকে তারা বঞ্চিত হয়েছে তারা তাকদিরের উপর ইমান তারা হারিয়ে ফেলেছে আর বৈষয়িক উপায় উপকরণকে তাদের জীবিকার প্রধান মাধ্যম মনে করে নিয়েছে এই কারণে আল্লাহ পাক সুবাহ দুনিয়ায়ও তাদেরকে এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে এটা মানুষের জন্য একটা এক্সাম্পল করে রাখছেন এই জন্য ভরণ পোষণের বয়ে সন্তান হত্যা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটা কবিরা গুণা এটা কবিরা গুণা যদি কেউ এ থেকে কখনো যদি করে থাকে আর তবা যদি না করে তাহলে তাকে জাহান নামে যেতে হবে কবিরা গুণা থেকে তবা না করলে কবিরা গুনার কারণে মানুষ জাহান নামি হয় আর তবার মাধ্যমে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন আল্লাহ বলছেন আমি তাদেরকে দেই এবং তোমাদেরকেও শুধু তাদেরকে না যে সন্তানদেরকে তোমরা ভরণ পোষণের আশঙ্কায় হত্যা করছো সেই সন্তানদের রিজিক আমি দেই তোমরা দেও না এবং তোমাদের রিজিকটাও আমি দেই তাদেরকে হত্যা করা কবিরা গুণা সবচেয়ে বড় গুণা এই সন্তানদেরকে হত্যা করা কবিরা গুণা এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বিশেষ করে মহিলাদের যখন বায়াত নিতেন তখন বায়াতের মধ্যে এই শর্তটা আরোপ করতেন যে আমরা সন্তান হত্যা করব না এই বায়াতের মধ্যে এই শর্তটাও মহিলাদের কাছ থেকে নিতেন আমরা সন্তান হত্যা করব না কারণ এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটাও সন্তান হত্যা করারই সামিল আর এই পদ্ধতি যে আকিদার ভিত্তিতে করা হয় সেটা হলো ভরণ পোষণ এই কথাটাই আল্লাহ এখানে বলে দিয়েছেন খাসিয়াতা ইমলাক এই ভরণ পোষণের বয়ে যারা করে এটা কবিরা গুণা এর থেকে নিজেরা বিরত থাকা এবং অন্যদেরকেও বিরত রাখা প্রয়োজন আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তো এটা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে এই ধরনের কিন্তু কোন পন্থা অবলম্বনের সুযোগ কাউকে দেওয়া যাবে না এবং যত উপায় উপকরণ আছে সবগুলো এদেশে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হবে আমরা যদি এর অর্থনৈতিক ক্ষতিকারক দিকটা অন্যভাবে যদি আমরা দেখি সেটা হলো এই জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে যেটাকে পরবর্তী পরবর্তীকালে একটা বাংলা ভাষার শাব্দিক পরিবর্তনের মাধ্যমে পরিবার পরিকল্পনা বলা হচ্ছে আসলে পরিবার পরিকল্পনা নয় এটা হলো জন্ম নিয়ন্ত্রণ এটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য এইভাবে বলা হচ্ছে আর একটা ডিপার্টমেন্ট মন্ত্রণালয় খুলে দেওয়া হয়েছে এই জন্য একটা অধিদপ্তর খুলে সারা দেশে হাজার হাজার লোক নিয়োগ দেওয়া হয়েছে যাদেরকে সরাসরি পারিশ্রমিক দেওয়া হয় বেতন দেওয়া হয় এই বাবদে দেশের শত শত কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে অথচ এই টাকা দিয়ে এই ডিপার্টমেন্ট টোটালি বন্ধ করে দিয়ে এখানে যে খরচটা হচ্ছে এটা দিয়ে যদি দেশে কিছু শিল্প কারখানা গড়া যেত যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হতো যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হতো দেশের অর্থনৈতিক উন্নতি আসত তা না করে এই মানুষ যাতে দুনিয়ায় আসতে না পারে সেই মাতৃ গর্বে শিশুটাকে সেখানে হত্যা করে দেওয়ার জন্য সারা দেশে এত বেশি ক্লিনিক গুলো খোলা হয়েছে এনজিও গুলো খোলা হয়েছে যেগুলো আজকে সরকারিভাবে যতগুলো অফিস আছে ক্লিনিক হাসপাতাল তো আছে এছাড়াও ব্রাক ট্রাক মিলে অনেকগুলোর ক্লিনিক আছে প্রচুর সেখানে নিয়মিত অ্যাবর্শন করা হচ্ছে তারা জন্ম নিয়ন্ত্রণ শুধু নয় তারা পরিপূর্ণভাবে গর্ভপাতের গুলো করে যাচ্ছে দুই মাস চার মাস ছয় মাস এর সন্তানগুলোকে তারা জীবন্ত সন্তানগুলোকে মাতৃগর্ভে হত্যা করছে এই ধরনের প্রতিনিয়ত সারা দেশে এগুলো নিয়মিতভাবে এগুলো চলছে আর এবর্ষণ করাতে গেলে তাদের পদ্ধতি হলো দুই মাস না হওয়া পর্যন্ত এবর্ষণ করতেই পারে না দুই মাস হওয়ার আগে তো এবর্ষণ করার সুযোগই তাদের নেই কারণ এই দুই মাস না হওয়া পর্যন্ত তারা এখানে তার গর্ভাশ হয়ে শুধুমাত্র যে বীর্যটা বীর্য একাই চল্লিশ দিন ছিল এরপরে রক্তে রূপান্তরিত হতে সময় লাগে এর আগে তারা এটা চিহ্নিত করতে পারে না যদিও তারা ইউরিন টেস্ট এগুলোর মাধ্যমে তারা বুঝতে পারে আলট্রাসনোর মাধ্যমে বুঝতে পারে কিন্তু ততক্ষণ পর্যন্ত তাদের এই পদ্ধতিটা দুই মাস পূর্ণ না হওয়া পর্যন্ত কার্যকরী হয় না এর আগে যদি করে আবার করতে হবে কি করে ডিএনসি করে বিএনসি করে আসলে এক একটা মহিলাকে স্থায়ীভাবে তাকে রোগাক্রান্ত করে দেওয়া হয় বিএনসি করার পর এই মহিলা পূর্ণ সুস্থ আর থাকে না আবার সন্তান ধারণ করতে পারবে কিনা এই আশঙ্কা অনেক ক্ষেত্রেই থেকে যায় আর তার স্বামীর সাথে তার সময় দেওয়া স্বামীর ডাকে সাড়া দেওয়ার সক্ষমতা অনেক ক্ষেত্রে সে হারিয়ে ফেলে এখানে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় অথচ এইগুলোর জন্য এদেশের মধ্যে ব্যাপকভাবে আয়োজন করা হয়েছে বলা হয় আগে শুধুমাত্র পূর্ব প্রতিষেধকমূলক তাদের ব্যবস্থা নিচ্ছে কিন্তু পরবর্তী যে আয়োজন করে রেখেছে যদিও তাদের আইনে এটা সিদ্ধ না কিন্তু প্র্যাকটিসে আছে এরপর আল্লাহ নিষেধ করছেন সংখ্যাটা কি লিখে রাখছ এর আগের দিন গেছিল চারটি এরপরে আজকে আরো দুইটি বিষয় গেল ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا তোমরা জেনার নিকটবর্তী হইও না নিশ্চয়ই এটা অশ্লীলতা এবং নিকৃষ্ট পন্থা আল্লাহ পাক সুবহানাহু তাআলা জিনার করতে শুধু নিষেধ করেনি বলছেন লা তাকরাবু জিনা জিনার নিকটবর্তী হইও না মানুষ যে সব উপায়ে জেনার নিকটবর্তী হতে পারে সকল উপায় উপকরণ সবগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে মানুষ যে কারণে জেনার দিকে যেতে চায় প্রথম প্রধান কারণটা হলো বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছার পর বিবাহের সুযোগ না পাওয়া ছেলে হোক মেয়ে হোক তাদের বিয়ে না দেওয়া এক নাম্বার কারণ হলো এটা তাহলে এটাও নিষিদ্ধ করা হয়েছে বিবাহের বয়স হওয়া মাত্রই ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে এরপর দ্বিতীয় যে কারণটি হলো নারী পুরুষের অবাধ মেলামেশা যে অবাধে যে কোনো পুরুষ নারীর সংস্পর্শ পাওয়ার যে সুযোগ সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এখানে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ অবাধ মেলামেশার পথটা সম্পূর্ণ নিষিদ্ধ মানুষকে মানুষের জৈবিক তারা জাগিয়ে দিতে পারে এমন ধরনের উপায় ও উপকরণ যা আছে গান বাজনা বাদ্য এই জাতীয় যতগুলো আছে উপায় উপকরণ আজকের যুগে যে নাটক সিনেমা থিয়েটার ইত্যাদি যতগুলো আছে যেমন বিশেষ করে রেডিও টিভিতে এখন তো বিভিন্ন ধরনের বিজ্ঞাপন গুলো এগুলার জন্য আরো বড় মারাত্মক হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে নারী দেহ একেবারে উপজীব্য জিনিস নারী দেহ প্রদর্শন ছাড়া কোন জিনিসের প্রচার হয় না উদ্দেশ্য হলো ওই নারীর যে তার দেহ প্রদর্শনের জন্য দেহ দেখার জন্য মানুষ আকৃষ্ট হয় এই জন্য তার পণ্যের দিকে আকৃষ্ট হয় সেই নাটক সিনেমার চেয়ে এখন সেই বিজ্ঞাপনগুলো চরম ভাবে অশ্লীল ভাবে বানানো হচ্ছে এ সবগুলো নিষিদ্ধ নারী পুরুষের সম্মিলনে কোন ধরনের কাজ কোন অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ সবগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আর এই বেবিচারকে নিষিদ্ধ করার বড় কারণ আরো যে জিনিসটা হলো যে আল্লাহ মানব সভ্যতাকে আমানত আমানতদারির সাথে বিশ্বস্ততার সাথে পবিত্র রাখতে চান কোন নারী বা পুরুষ তার বিবাহী বিবাহের মাধ্যমেই একমাত্র যেন সে মিলিত হয় এছাড়া কোন পন্থায় যেন মিলিত হওয়ার সুযোগ না পায় নারী পুরুষের জন্য বিবাহই হল একমাত্র উপায় আর বিবাহের মাধ্যমে নারী পুরুষ যখন মিলিত হয় এর মধ্যে একটা পবিত্রতা নিহিত আজকে দেখবেন যে অসংখ্য পুরুষ বড় একটা সমস্যায় ভুগছে সেগুলো পুরুষত্বহীনতা বিয়ে করতে ভয় পায় বা বিয়ে করার পর স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে পারে না এগুলোর সবচেয়ে বড় কারণগুলোই হলো বিবাহের আগেই পূর্বেই তারা অসংখ্য নারীর সান্নিধ্য লাভ করে তারা যে নার্ভাসনেস ফিল করেছে এই কারণে তাদের মানসিক একটা প্রতিক্রিয়া হয়েছে সেই প্রতিক্রিয়ার কারণে তাদের মধ্যে সেই দুর্বলতা এসে গেছে এখন বৈধ জায়গায় আর তাদের সক্ষমতা নাই আর এতে করে আরো জটিল অনেকগুলো রোগের জন্ম হয়েছে অসংখ্য নারীর সান্নিধ্য লাভ করার কারণে নারী পুরুষ আরো অসংখ্য রোগে আক্রান্ত হচ্ছে যা জাতির জন্য বিরাট ধরনের অর্থনৈতিক একটা বোঝা সকল ক্ষেত্রে আমি অর্থনৈতিক কথাটা নিয়ে আসছি আমরা কি কি ভাবে এখানের মধ্যে আমরা মিস ইউজ করছি সম্পদটাকে অপচয় করে চলছি কিভাবে এটা তাবজির হচ্ছে এসরাফ হচ্ছে সেটা বোঝানোর জন্য এদের অপকর্ম করলো তারা রোগাক্রান্ত হয়ে গেল এখন আবার চিকিৎসা করা লাগে চিকিৎসা করতে গিয়ে আবার টাকা খরচ হয় এমনকি আল্লাহ পাক সুবাহ মানুষের এই পাপের শাস্তি স্বরূপ এমন রোগও দিচ্ছেন যেটা থেকে পরিত্রাণের উপায় তারা খুঁজে পাচ্ছে না যেমন এইচআইভি এইডস এর তারা আক্রান্ত হচ্ছে যে রোগের নাম অতীতে কখনো কেউ শুনেনি এটা কি আমাদের আলামত রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন মানুষের পাপের কারণে এমন নতুন নতুন রোগের জন্ম হবে যা তাদের পূর্বপুরুষরা কখনো এইসব রোগের নাম শুনে নাই এটা কি আমাদের আলামত আর সেটা হবে মানুষের পাপের কারণে এইডস একটি এর মধ্যে এটা মানুষের পাপের কারণে ঘটছে আর কেমতের আলামত এটা আর আল্লাহ পাক সুবাহ এটা শাস্তি স্বরূপ এটা দিয়ে দিয়েছেন এটা থেকে পরিত্রাণের কোন উপায় নাই যদিও তারা এখন প্রতিষেধক অনেক আবিষ্কারের চেষ্টা করছে কিন্তু এখনো সফলতার দাবি কেউ করতে পারছে না যারা একবার আক্রান্ত হয়ে যায় এবং তার সাথে যারাই মিলিত হয় তারাও আক্রান্ত হয় তার যত সন্তান জন্ম নেয় পুরুষ হোক মেয়ে হোক সে সন্তানগুলো এই রোগ নিয়েই জন্মগ্রহণ করে আল্লাহ পাকসুবাহ এটা একটা দুনিয়ার আজাব হিসেবে দিয়ে দিয়েছেন পাপের শাস্তি স্বরূপ বেবিচার মানুষ কেন করবে আল্লাহ পাক তাকে মানুষের মধ্যে যে প্রয়োজন দিয়েছেন চাহিদা দিয়েছেন তার চাহিদা পূরণের জন্য আল্লাহ পাক সুবাহ আনুপাতিক হারে নারী পুরুষ দুনিয়ায় পয়দা করছেন প্রয়োজন অনুপাতে সেই প্রয়োজন অনুপাতে তিনি পয়দা করছেন আর এর মধ্যে কোনো ভারসাম্যহীনতা নাই মানুষ নিজেরা ভারসাম্যহীনতার সৃষ্টি করছে মাত্র পরিকল্পিত মানুষ এটা সৃষ্টি করছে সময় হয়ে যদি হলে যদি ছেলেরা বিয়ে করে মেয়েদের বিয়ে দেওয়া হয় তাহলে তো বেবিচার করার সুযোগই আর থাকে না মনে করেন আজকে আমাদের এই দেশে কয়েক লক্ষ পতিতা আছে যদি আমরা ধরি এরা পুরুষের আনুপাতিক হারে এরা সারপ্লাস এই কারণে তারা প্রতিবাদ প্রতিটা বৃদ্ধি করছে এমনটি যদি হয় এত কোটি মানুষের দেশে এটা কিন্তু সমস্যাই নয় কিছু পুরুষ যদি একাধিক বিয়ে করে নেয় তাহলে এরা সব প্রোভাইডেড হয়ে যায় এ বিচারের জন্য কোন নারী আর খুঁজে পাওয়া যাবে না একাধিক বিয়ে করে নিলে এই মহিলারা প্রোভাইডেড হয়ে যাবে তারা নিরাপত্তা লাভ করবে তারা মোহসানাত হয়ে যাবে সুরক্ষিতা হয়ে যাবে বেবিচারের সুযোগ তো আর থাকছেই না বেবিচারের জন্য কোন নারী তখন আর খুঁজে পাওয়া যাবে না এদের কলেজ কলেজ ভার্সিটি গুলোতে যেই অবস্থা যে স্বশিক্ষার নামে উপযুক্ত ছেলে মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটিতে একসাথে দিয়ে রাখা হয়েছে মা বাবারা কলেজে ভার্সিটিতে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে যে গ্রামে মা বাবা কষ্ট করে চলে মেয়েকে পাঠিয়ে দিয়েছে গোরের মধ্যে রেখেই মেয়েটাকে নিরাপদ রাখা যায় না আর পাঠিয়ে দেয় অন্য জায়গায় এই জন্য ওই পাপ ওই মা বাবারও হবে আর এই মেয়েগুলো করে কি একদিকে এখানে এসে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মিলিত হয় তাদের জীবন মান দেখে তার মধ্যে কম্পিটিশনের মানসিকতা জেগে উঠে সে যদি দরিদ্র কৃষকের মেয়ে হয়ে থাকে তার মধ্যে তখন ওই উচ্চবিত্ত লোকের মেয়ের সাথে থাকতে গিয়ে তার মধ্যে একটা কম্পিটিশন ভাব চলে আসে তখন তার সেই সম্পদের প্রয়োজনে তার সেই বিলাসিতার প্রয়োজনে সে তখন কি করে হোটেলে যায় মা বাবা পাঠিয়েছে কলেজ ইউনিভার্সিটি পড়ার জন্য কলেজে পড়ার জন্য তখন সে হোটেলে যায় অন্য পুরুষের সঙ্গ দেওয়ার জন্য সেখানে গিয়ে সে টাকা রোজগার করে এটার জন্য করে কেন তার বিলাসিতার জন্য এইভাবে সমাজের মধ্যে এমন বেবিচার সয়লাভ লাভ করেছে এই বেবিচার বন্ধ করার জন্য প্রথম পদক্ষেপ যেটা নিতে হবে সেটা হলো নারী পুরুষের অবাধ মেলামেশাটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিতে হবে আর বিবাহের সময় হলেই ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে ইসলামের হিজাব প্রথা পর্দাকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করতে হবে ছেলে মেয়ের শিক্ষা কার্যক্রম কর্মক্ষেত্র সবকিছু আলাদা করতে হবে কোন পুরুষ ইচ্ছা করলেই যেন কোন মেয়ের সাথে দেখা করতে না পারে আর কোন মেয়ে ইচ্ছা করলে যেন পুরুষের সাথে সাক্ষাৎ করতে না পারে যত আধুনিক উপকরণ আছে পরস্পরের সাথে যোগাযোগ স্থাপনের জন্য এগুলো নিয়ন্ত্রণ করতে হবে আপনারা দেখছেন মনে আজকের পত্রিকায় নারী নির্যাতনের নির্যাতনের সাত্রিশটি কারণ উল্লেখ করেছে এটা নির্যাতন হিসাবে গণ্য হবে কোন স্বামী তার স্ত্রীকে গোরের বাড়ি বাইরে যেতে বাধা দিতে পারবে না যদি বাধা দেয় তাহলে স্ত্রী অভিযোগ দায়ের করলে স্বামীকে ধরে আনবে শাস্তি দেওয়া হবে সে যেখানে সেখানে যাবে তার ঘোরাফেরা করবে এখানে বাধা দিতে পারবে না বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সে যাবে যখন যখন ইচ্ছা তখন সে যাবে বাধা দিতে পারবে না এই ধরনের দেখেন সাত্রিশটা কারণ উল্লেখ করেছে কেউ যদি স্ত্রীকে গালি দেয় মারা তো খিল গুষি থাপ্পড় ওই ধরনের কথাগুলো আনছে মানে এই ধরনের মানে এই ধরনের কোনো কাজ করলেই স্ত্রী অভিযোগ দিলে স্বামীকে ধরে নিয়ে যাবে পুলিশ তাহলে স্ত্রী কিন্তু পূর্ণ স্বাধীনতা পেয়ে গেল এই আইন করে তারা দিচ্ছে কোন স্বামীর অধিকার নাই তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে গড়ে আবদ্ধ রাখবে তার স্ত্রী যখন ইচ্ছা তখন বাইরে যাবে যেখানে ইচ্ছা সেখানে ঘুরাবে যে কোনো অনুষ্ঠানে যেতে চাইলে সে যাবে স্বামী বাধা দিতে পারবে না এই আইন করছে হ্যাঁ বাংলাদেশের কথাই তো বলছি আপনি চিন্তা করছেন কি বাড়িতে গিয়ে হিসাব করে চলেন বাংলাদেশের কথা বলছি বাংলাদেশে এরপর দেখেন এই বেবিচারটাকে আল্লাহ নিষিদ্ধ করার কারণ হিসেবে আরেকটা উল্লেখ করেছেন ইন্নাহু কানা এটা হলো অশ্লীলতা রাসুল্লাহ সাল্লাম আরো বলেছেন যখন তোমার লজ্জা বিলুপ্ত হয়ে গেছে এখন তুমি যা ইচ্ছা তাই করো যার মধ্যে লজ্জা সরম নাই সে যা ইচ্ছা তাই করতে পারে শয়তান মানুষকে এই কাজ দিয়ে বিপদগামী করে মানুষের কাছ থেকে যখন লজ্জা সরম যখন লুপ্ত করে দিতে পারে শয়তান তখন তার দ্বারা এমন কোনো কাজ নাই যেটা করা অসম্ভব তাকে যা ইচ্ছা তাই করাতে পারবে এই জন্য আল্লাহ পাক বলছেন মানুষের লজ্জা সরম বিলুপ্ত হওয়ার যে উপায় সেটা হলো বেবিচারের নিকটবর্তী হওয়া বেবিচারের নিকটবর্তী হলে আমরা দেখি এখন যে তেত্রিশ লাইনে যে বিদেশি চ্যানেলগুলোতে যে ধরনের অশ্লীল দৃশ্যগুলো থাকে অথবা আমাদের দেশে যে প্রযোজিত যতগুলো নাটক সিনেমা আছে সেগুলো তো চরম অশ্লীলতায় পরিপূর্ণ এই সকলগুলো টিভিতে দেখানো হয় মা বাবা ছেলে মেয়ে সবাই বসে ড্রয়িং রুমের মধ্যে একসাথে বসে সবগুলো দেখে যদি তাদের লজ্জা সরম থাকত ওই ছেলে মেয়ের সামনে মা বাবা বসে থাকতে পারতো না অথবা মা বাবার সামনে ছেলে মেয়ে কখনো বসতে পারতো না এইগুলো দেখতে দেখতে আস্তে আস্তে তাদের মধ্যে সেই লজ্জা সরম গুলো উঠে গেছে বিলুপ্ত হয়ে গেছে আর যখন তাদের কাছ থেকে লজ্জা সরম বিলুপ্ত হয়ে যায় তখন জেনাটা তাদের জন্য সহজ হয়ে যায় এই জন্য এই জেনার উপকরণের মাধ্যমে মানুষের লজ্জা সরম বিলুপ্ত হয় মানুষ নির্লজ্জ হয় বেহায়া হয়ে যায় আর তখন তার দ্বারা যখন যে কোনো অপকর্ম সবগুলি করা সম্ভব এই জন্য সকল প্রকারের অপকর্মের মূল এটা অশ্লীলতা সেই অশ্লীলতাটার বন্ধ করার জন্য একমাত্র উপায় হলো সরাসরি রাষ্ট্র শক্তির মাধ্যমে এটা করা সম্ভব এটার জন্য প্রয়োজন হলো এগুলা কাজগুলো হলো শয়তানের আর শয়তান কোনদিন ওয়াজ নসিহত শুনে না শয়তান কোনদিন ওয়াজ নসিহত শুনে না তার পিঠে যদি চাবুকের আঘাত পড়ে তাহলে এটা ভয় পায় শয়তানের পিঠে চাবুকের আঘাত পড়লে ভয় পায় এর আগে সে আর কোন ওয়াজ শুনে না এই জন্য এই অশ্লীলতা বেহায়াপনা গুলো বন্ধ করতে হলে চরম একটা শক্তি প্রয়োগের দরকার হবে এর উপায় উপকরণ যা কিছু আছে সবগুলোকে ধ্বংস করার জন্য এইগুলো যারা লালন করে তাদের উপর প্রচন্ড আঘাত হানতে হবে দেখছিলেন মনে হয় যে মমিন সিং যখন সিনেমা হলে কিছু কাজ করা হয়েছিল এরপরে কিন্তু সারা দেশে এই সিনেমা হল গুলোতে দর্শক কমে গিয়েছিল অনেক জায়গায় সিনেমা হল গুলো বন্ধ হয়ে গিয়েছিল এরপর মাঝে মধ্যে যখন এইদিকে দিকে কিছু অ্যাকশন হলো বিশেষ করে সেভেন্টিনের অ্যাকশন এরপর দেখা গেল যত উরুস আছিল জুয়ার আসর ছিল বিভিন্ন ধরনের যাত্রা প্যান্ডেল গুলো ছিল সারা দেশে এগুলো সবগুলো বন্ধ হয়ে গিয়েছিল অপকর্মের যেগুলো ক্ষেত্র ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল কারণ শয়তান মায়ের ছাড়া কিছু বুঝে না এগুলো বন্ধ করার জন্য প্রচন্ড আঘাতের দরকার আর সেই আঘাত কন্টিনিউ করতে থাকলে সব বন্ধ হবে ইনশাল্লাহ পাপাচারের সকল কেন্দ্রগুলো বন্ধ করা দরকার আর এই পাপাচারের কেন্দ্র বন্ধ করতে গেলে মার ছাড়া কোনো উপায় নাই আর এই জন্য প্রয়োজন ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে রাষ্ট্র রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে এ সবগুলো নিষিদ্ধ করে দেওয়া হবে আর রাষ্ট্র শক্তি অর্জনের আগ পর্যন্ত নিজেদেরকে এগুলো বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এটা নিকৃষ্টতম পন্থা যদি কোনো জাতির মধ্যে বেবিচারের পথ কাজ চালু হয়ে যায় তাহলে মানুষের মধ্যে আর নিরাপত্তা থাকবে না কারণ এর মাধ্যমে মানব সমাজের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হবে দাঙ্গা হাঙ্গামা মারামারি ফেতনাবাসাদ সবগুলো এটাকে কেন্দ্র করে হয় পৃথিবীর শুরু থেকে সব সময় যত প্রকারের সামাজিক সামাজিক অস্থিরতা অশান্তি মারামারি দাঙ্গা হাঙ্গামা ঘটেছে সেগুলো নারীকে কেন্দ্র করে ঘটেছে আর পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সেটা একজন নারীকে কেন্দ্র করি হয়েছে সেহেতু পৃথিবীর সকল অশান্তির মূল ফাসাদ বিপর্যয়ের মূল কিন্তু এই জেনাবে বিচার এই জন্য এই জেনাবে বিচারের পথ এটা নিকৃষ্টত পন্থা এই পন্থা চালু হয়ে গেলে মানুষের সমাজে আর শান্তি ফিরে আসতে পারে না মানুষের পরিবারে আর আস্থাপূর্ণ সম্পর্ক থাকতে পারে না এই কারণে অসংখ্য পরিবারগুলো গুলো ভাঙছে স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না এই যে বিশ্বাসহীনতা আস্থাহীনতার কারণে সেখানে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে না সব সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা বিভেদ দূরত্ব ঝগড়া লেগেই থাকে আর সন্তানগুলো মা বাবার এ সকল কিছু দেখে দেখে বড় হচ্ছে আর সেই সন্তানগুলো শেষ পর্যন্ত তাদের মতোই একটা মানসিক বিকারগ্রস্ত হয়ে গড়ে উঠে এবং এরা সমাজের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনে আজকে সব সর্বত্র যত প্রকারের অনাচার এর মূল হলো এই বেবিচার আর এই কারণে যে স্বামী স্ত্রীর খারাপ সম্পর্কের কারণে সন্তানরা প্রভাবিত হওয়ার কারণে এই সন্তানগুলোই আজকে ওই যে কলেজে বার্সিটিতে রাস্তাঘাটে ওই হিরোইন খায় ছিনতাই করে ডাকাতি করে রাহাজানি করে মারামারি করে খুন করে এসবগুলো এই কারণেই ঘটে থাকে সেদিন দেখলেন একটা ছেলেকে মারলো দেখলাম একটা একটা ছেলের বাবা রিক্সা চালায় এখনো তার বাবা রিক্সা চালায় এত কষ্ট করে ছেলেটাকে এখানে পাঠিয়েছে কিন্তু সে লেখাপড়া তো করেই না বরঞ্চ সে আছে সকল প্রকারের মাস্তানি অনাচার মারামারি কোন খারাপির মধ্যে যা তার বাবা কখনো কল্পনাও করে না আশাও করেনি এইভাবে সমাজের মধ্যে চরম অশান্তি ছড়িয়ে পড়ছে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ফাসাদ এবং বিপর্যয় এগুলোর কারণ হলো এই বেবিচার এবং বেবিচারের উপকরণ অশ্লীলতার বিভিন্ন উপায় উপকরণ মানুষের মধ্য থেকে লজ্জা সরম হায়া সবগুলো উঠে গেছে নির্লজ্জ হয়ে গিয়েছে মানুষ যেই কারণে এই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে বিপর্যয় সৃষ্টি হয়েছে সমাজে নিরাপত্তা নাই শান্তি নাই সবগুলোর কারণ হলো এ সকল পাপাচার তো আল্লাহ পাক সুবাহ মুসলমানদেরকে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন তখন তাদের পক্ষ থেকে এই কর্মসূচিগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য এই নির্দেশনাগুলো দিচ্ছেন যে এখানে চোদ্দটা নির্দেশনা দেওয়া হয়েছে যে ইসলামী রাষ্ট্রের কর্মসূচি ইসলামী রাষ্ট্রের মূলনীতি চারটি কর্মসূচি চোদ্দটি এই বিষয়গুলো ভালো করে আমাদের শিখে নেওয়া দরকার এবং সেটা আল্লাহ যখন সুযোগ দিবেন তখন এটা হয়ে বাস্তবায়ন করা দরকার তো আল্লাহ পাকসুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদ কে সহিভাবে বুঝে উপলব্ধি করে সে অনুযায়ী আমরা চলতে পারি আমিন বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হলো হ্যাঁ তিনটাকে জাস্ট